فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يقول تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد وتعاونوا على البر والتقوى ولا تعاونوا على الإثم والعدوان সম্মানিত প্রবাসী বায়ু বন্ধুগণ আমরা অন্যান্য বারের ন্যায়ও এবার আবার একটা ইসলামিক সম্মেলনের আয়োজন করতে পেরে আল্লাহ রব্বুল আলমিনের কাছে শুকুর গুজার করছি আমরা আপনারা সকলেই বলি আলহামদুলিল্লাহ আপনাদের যে মনের দিলের অন্তরের খোরাক সেটা অনেক রয়েছে বিশেষ করে দিন ইসলামকে জানার ক্ষেত্রে যতই আপনি আমি জানি না কেন আরো জানার বাকি রয়েছে সেইগুলির কিছু পূরণ করার জন্যে আপনাদের সামনে আমাদের মাশাল্লাহ দেশ বরেণ্য মাসায়েখরা উপস্থিত হয়েছেন তো আপনাদের এখানে আমাদের ভাইয়েরা যারা মামা যারা ওলামা একরামগণ আছেন ওনাদেরকে এখানে স্টেজে আসার জন্য অনুরোধ করছি সর্বপ্রথম সর্বজনাব শেখ সাইফুদ্দিন বেলাল উনি এখানে এসেছেন তারপর আমাদের শাহেদ রফিকুল ইসলাম ভাই তিনিও এসেছেন আমি আমাদের ভাই মশকুরুর রহমান শেখ মশকুর রহমানকে এখানে স্টেজে আসার জন্য অনুরোধ করছি আমরা কিছুক্ষণের মধ্যেই আমাদের এই মহতি অনুষ্ঠান শুরু করতে যাচ্ছি আমরা সেই অনুষ্ঠান সকল অনুষ্ঠানই পরিচালনার জন্য আপনার একজন সভাপতি রাখা সমচিন বলে মনে করি এখানেও আমাদের ভাই জনাব রফিকুল ইসলাম সাহেব তিনি আজকে এই অনুষ্ঠানের সভাপতি হিসাবে থাকবেন এবং আমাদের মাওলানা মাসকুর রহমান সাহেব আমাদের সহযোগিতা ইনশাল্লাহ থাকবেন তারপর ওলামা রামগণ আপনাদেরকে আলোচনা করে আপনাদের মনের আশা ইনশাআল্লাহ কিছুটা হলেও নিবাতে পারবেন বলে আশা রাখি আমরা আমাদের অনুষ্ঠান শুরু করতে চাচ্ছি কোরআন তেলাওয়াতের মাধ্যমে মহাগ্রন্থ আল কোরআন থেকে তেলাওয়াত করে আপনাদেরকে শোনাবেন আমাদের আল্লাহ ভাই হাফেজ কামাল হোসাইন সাহেব হাফেজ কামাল হুসাইন সাহেবকে এখানে আসার জন্য এবং কোরআন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 কার ইমান কতটা বৃদ্ধি করলো অতএব যারা ইমানদার এ সুরা তাদের ইমান বৃদ্ধি করেছে এবং তারা আনন্দিত হয়েছে বস্তুত যাদের অন্তরে বেদি রয়েছে এটি তাদের কলুষের সাথে আরো কলুষ বৃদ্ধি করেছে এবং তারা কাফের অবস্থায় মৃত্যুবরণ করবে তারা কি লক্ষ্য করে না প্রতি বছর তারা দু একবার বিপর্যস্ত হচ্ছে অথচ তারা এরপরও তবা করে না কিংবা উপদেশ গ্রহণ করে না আর যখনই কোন সরা অবতীর্ণ হয় তখন তারা একে অন্যের দিকে তাকায় যে কোনো মুসলমান তাদেরকে দেখেছে কিনা অতপর তারা সরে পড়ে আল্লাহ ওদের অন্তরকে সত্য বিমুখ করে দিয়েছেন নিশ্চয়ই তারা নির্বোধ সম্প্রদায় بارك الله لنا في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم فإنه تعالى جواد كريم ملك بر رحيم السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد সম্মানিত উপস্থিতি আমরা আল্লাহ রব আলমিনের পবিত্র বারগাহে শুকুর গুজার হচ্ছি যে যথাসময়ে আজকের এই মহতি অনুষ্ঠান শুরু করা সম্ভব হয়েছে আলহামদুলিল্লাহ আমাদের প্রিয় রাসুলের প্রতি শতকরি দরুদ সালাম সাল্লাহ আলহিহাল্লাম সম্মানিত ভাইয়ের আমার আমরা অনুষ্ঠানের শুরুতে পবিত্র কালামী পাক থেকে কোরআন তেলওয়াজ শুনলাম তারপর তার বঙ্গনিবাদগুলো শুনলাম এখন লাজনা ইন্তজামিয়ার পক্ষ থেকে বা এখান এই মহতি অনুষ্ঠানের পরিচালনা পরিষদের পক্ষ থেকে যারা এই বিশাল আয়োজন করেছেন তাদের পক্ষ থেকে স্বাগত বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করব আমাদের সম্মানিত শেখ শেখ হাফেজ মোহাম্মদ উলিল বাসিদ সাহেবকে তিনি স্বাগত বক্তব্য দিচ্ছেন الحمد لله رب العالمين والصلاة والسلام على من لا نبي بعده وبعد فيا أيها الحفل الكريم أرحب بكم ترحيبا حارا بحضوركم الكريم في حفلنا المبارك كما أننا نرحب بضيوفنا الكرام سعادة قنصل جمهورية بنغلاديش بجدة الأستاذ أشرف الدين حفظه الله وهو الآن في الطريق يصل إن شاء الله قريبا معكم كذلك أرحب بعلمائنا الكرام وحفاظ القرآن الكريم والصحفيين والمراسلين بالقنوات الفضائية أيها الإخوة الفضلاء كما أنكم تشرفتم لعلكم تستفيدون ببرامجنا اليوم إن شاء الله تعالى أيها الحفل الكريم أشكركم جميعا وأشكر الإخوة الفضلاء القائمين على ملتقى البحر الصيفي لإتاحة الفرصة لنا بيوم مفتوح للجالية البنغلاديشية في ملتقى البحر الصيفي عام 1426 هجرية وكذلك أشكر الإخوة القائمين على لجنة الجاليات بالملتقى الذين بذلوا جهودهم المشكورة لإيصال الدين الحنيف بلغات العالم كما أشكر الإخوة الذين ساعدونا في إنجاح هذا الحفل المبارك وختاما لا يسعني إلا أن أشكر صاحب السمو الملكي الأمير عبد المجيد بن عبد العزيز آل سعود حفظه الله أمير منطقة مكة المكرمة وراعي الملتقى نسأل الله له التوفيق والسداد والسداد وصلى الله على نبينا محمد وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين সম্মানিত অতিথিবৃন্দ আজকে সভার সভাপতি এবং উপস্থিত দিনী ভাইয়েরা আমার আমরা আপনাদেরকে এই মোলতাকার পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি বিশেষ করে আপনারাই আমাদের অনুষ্ঠানকে আলোকিত করেছেন এবং আশা করি আপনারা যে উদ্দেশ্য নিয়ে এখানে এসেছেন সেই উদ্দেশ্যকে আল্লাহ রব্বুর আলমিন সফল করে দিবেন আমরা সেই সাথে আমাদের ওলামায় কারামদের প্রধান অতিথি যিনি আসবেন ইনশাআল্লাহ অচিরেই এসে পৌঁছবেন তার তাকে এবং অন্যান্য আপনারা যারা আছেন সকলকেই প্রাণডালা অভিনন্দন জানাচ্ছি আপনাদের সহযোগিতা পেলে অদূর ভবিষ্যতে আমরা ইনশাল্লাহ এই ধরনের বড় বড় প্রোগ্রাম আরো করতে পারবো অমাত তৌফিক ইল্লা বিল্লাহ সম্মানিত ভাইরা আমার এখনই আপনাদের সামনে আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি আমাদের দেশের গর্ব যার সততা একনিষ্ঠতা এবং ন্যায়পরায়ণতার মাধ্যমে এই প্রবাসে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছেন তার মতো তার শতব্যস্ততার মাঝেও আমাদের ডাকে সাড়া দিয়ে সময় দেওয়ার জন্য আমরা আপনাদের ও আমাদের সকলের পক্ষ থেকে তাকে জানাই প্রাণদালা অভিনন্দন তার উপস্থিতি আমাদেরকে অনুপ্রাণিত করবে আরও সামনে পানে এগিয়ে চলার তিনি হলেন জনাব আশরাফুদ্দিন কনসাল জেনারেল গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার জেদ্দা আমরা তাকে তার আসন গ্রহণ করার জন্য ছবি নয় অনুরোধ করছি এখানে এসে সম্মানিত ভাইরা আমার আপনাদের মাঝে এখনই আমাদের প্রধান অতিথি উপস্থিত হয়েছেন তিনি ইনশাআল্লাহ আপনাদের উদ্দেশ্যে আরও একটু বিশ্রাম নেওয়ার পর ইনশাআল্লাহ বক্তব্য রাখবেন আমরা আমাদের আলোচনা এখানে আমরা শেষ করছি আপনাদের সহযোগিতা আমরা কামনা করছি আপনারা ইনশাআল্লাহ নিরবতার সাথে ধৈর্যের সাথে এখানে বসে আমাদের সহযোগিতা করবেন আমাদের পরবর্তী অনুষ্ঠানের যে পরবর্তী সূচি সেই সূচিতে আমরা চলে যাচ্ছি এখন আপনাদের সামনে আমাদের আজকের এই মহতি অনুষ্ঠানের প্রধান বক্তা জনাব সাইফুদ্দিন বেলাল সাহেব আপনাদের সামনে সুদ এবং সুদের ভয়াবহতা সম্পর্কিত আলোচনা এবং তার কিভাবে প্রতিকার করা যায় সেই সম্পর্কে ইনশাল্লাহ আলোচনা করবেন আশা করি আপনারা মনোযোগ সহকারে শুনবেন সালাম আলাইকুম السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين أما بعد فقد أرشد الباري سبحانه وتعالى في معدم تنزيله بعد أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا لا تأكلوا الربا أضعافا مضاعفة واتقوا الله لعلكم تفلح ترحمون وقال أيضا يا أيها الذين آمنوا اتقوا الله وذروا ما بقي من الربا إن كنتم مؤمنين فإن لم تفعلوا فأذنوا بحرب من الله ورسوله وإن تبتم فلكم رؤوس أموالكم لا تظلمون ولا تظلمون وقال النبي عليه الصلاة والسلام فيما رواه البخاري ومسلم في سيحيهما عن جابر بن عبد الله رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله قال رسول قال أن رسول الله صلى الله عليه وسلم قال لعن الله آكل الربا وموكله وشاهديه وكاتبه أو كما قال عليه الصلاة والسلام আজকে আমাদের জেদ্দার এই কর্নিচে মোলতাকা সাইফির কর্মসূচির মধ্যে বিভিন্ন ভাষাভাষীদের মতো আজ আমাদের বাংলাভাষী ভাইদের জন্য যে সুযোগ করে দিয়েছেন যারা এই আয়োজন করেছেন তাদেরকে আমার পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি এর সাথে আজকে আমাদের এই অনুষ্ঠানের যিনি পরিচালক সভাপতি এবং আজকে আমাদের সবচাইতে আকর্ষণীয় আমাদের প্রধান মেহমান ওলামায়ে কেরাম উপস্থিত আমার মুসলিম ভাতৃ ও পর্দা আলে বোনেরা আজকে আমাদের যে বিষয় একটু আগে আপনারা শুনলেন সুদের ভয়াবহতা এবং এর থেকে বাঁচার উপায় কি আমি আপনাদের কতগুলি প্রশ্ন করব আপনারা উত্তর দিবেন আমাদের সৃষ্টিকর্তাকে সন্দেহ আছে কে আল্লাহ রব কাকে বলা হয় যিনি আমাদের সব কিছুর দায় দায়িত্ব তিনি নিজেই নিয়েছেন প্রতিপা আলোক যখন যা আমাদের প্রিয়জন আমাদের শারীরিক মানসিক অর্থনৈতিক সামাজিক রাজনৈতিক উঠতে চলতে ফিরতে আমাদের সব কিছুর যিনি ব্যবস্থাপক সব কিছু যিনি আমাদেরকে দান করেন তিনি হচ্ছেন রব আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন শুধু আমাদের রব নয় সবার রব যেমন ভাবে মানুষের রব জিনের রব ফেরেস্তাদের রব পশু পাখি লতা পাতা আঠারো হাজার মাখলুকাত বলা হয় কোন কোন বর্ণনায় সবার তিনি রব সবারই ব্যবস্থা করেন আল্লাহ রব্বুল আলমিন মমিন মুসলমানদের যেমন ব্যবস রব কাফেরদেরও রব সন্দেহ আছে হিংস্র পশু তাদের রবকে আল্লাহ সাপ বিচ্ছু আল্লাহ সবার প্রতিপালক তিনি জঙ্গলের বাঘ ভাল্লুকের খানা পিনার ব্যবস্থা তিনি করেন করেন না গভীর পানির মধ্যে যত জীব জন্তু মাছ রয়েছে সবার রব তিনি আজ আমাদের মানুষের জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ যে বিষয়টি সেটি হচ্ছে কি অর্থনীতি অর্থের প্রয়োজন এই অর্থের প্রয়োজন আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে তিনি দিয়ে দিয়েছেন ঠিক না আর এই অর্থকে এই প্রয়োজন মেটাবের জন্য যতগুলি পথ পন্থা যত দিক ও বিভাগ যত প্রকার হতে পারে সব কিছুর ব্যবস্থাপক তিনি ঠিক না বেঠিক আল্লাহ রব্বুল আলমিন আমাদের জীবনের প্রয়োজন যা কিছু সব কিছুরই তিনি ব্যবস্থাপক তিনি তাই তিনি রব আমাদের জীবনে অর্থের প্রয়োজন আছে অর্থ এমন একটা জিনিস গরিব ধনী সুখী দুঃখী নারী পুরুষ ছোট বড় শিক্ষিত অশিক্ষিত ডাক্তার ইঞ্জিনিয়ার ব্যারিস্টার সবার প্রয়োজন আছে প্রয়োজন নাই আমাদের নবীর অর্থের প্রয়োজন ছিল না ছিল সবার প্রয়োজন তাহলে যে মহান রব্বুল আরামিন আমাদের রাব যিনি আমাদের এই প্রয়োজন দান করলেন যিনি এই প্রয়োজন পূরণ করবেন না করবেন না তিনি এই প্রয়োজন পূরণকারী ঠিক না সবার দায় দায়িত্ব তিনি গ্রহণ করেছেন এই পৃথিবীর কোন মানুষের কাছে কোন শক্তির কাছে তিনি এটা দান দেন করেন নাই এটা কোন পীর বুজুর্গের হাতে দেন নাই কোন নবী রসুলের হাতে না কোন ফেরেস্তার হাতে না আমাদেরকে যারা ভালোবাসে আর যে ভালো কাউরি হাতে না সবার রব আল্লাহ আল্লাহ ছাড়া অন্য কাউকে যদি আমরা রব মনে করি মুসলমান থাকব না এই পৃথিবীর বুকে যারাই করার চলাফেরা করে সবার সবার রিজিকের মালিককে আল্লাহ আল্লাহ রব্বুল আলমিন যখন তিনি আমাদের এই প্রয়োজন মিটাবের দায়িত্ব তার আল্লাহ রব্বুল আলমিন এই অর্থটাকে এই অর্থ উপার্জনটাকে অর্থর ব্যয়টাকে দুইটা ভাগে ভাগ করে দিয়েছেন একটা হালাল পথে আর একটা হল হারাম পথে একটাকে হালাল করে দিয়েছেন একটাকে হারাম করে দিয়েছেন মহান রব্বুল আলমিন আমাদের অর্থের প্রয়োজন মেটাবের জন্য কত উপকরণ কত মাধ্যম কত নিয়ম আর কত পদ্ধতি কত বিবেক কত বুদ্ধি কত গবেষণার দ্বার তিনি আমাদের জন্য খুলে রেখে দিয়েছেন ঠিক না আসমান জমিনে যে আল্লাহ রব্বুল আলমিন পথ দিয়ে দিয়েছেন আমাদের তরিকা দিয়ে দিয়েছেন সেই তরিকে উপার্জন করতে হবে কেউ যদি বলে যে আমার ভাগ্যে তো লিখে দেওয়া হয়েছে রিজিক কটটুক আসবে না আসবে আর ঘরে বসে থাকে তার রুজি রুটি আসবে তাকে আপনারা চালাক বলবেন পাক্কা মমিন বলবেন না যারা বলে চলো আসো আল্লাহ দিবে এরা নিঃসন্দেহে শরীয়ত সম্পর্কে মূর্খ অজ্ঞ আরবিতে একটা শব্দ আছে তাওয়াকল আর একটা শব্দ কি তাওয়াকল তাওয়াকল অর্থাৎ হাত পা গুটিয়ে ভাগ্যে আছে আমি চললাম আসবো আমারটা এ হলো তাওয়াকল ইসলামে এটা হারাম ইসলামে কি এটা হারাম কিন্তু তাওয়াতকল যত উপকরণ যত মাধ্যম যত বিবেক বুদ্ধি যত নিয়ম পদ্ধতি অবলম্বন করে বাংলাদেশে দোকানপাট বিক্রি করে বস্ত্রভিটা বিক্রি করে খালা ফুপু মামাদের কাছ থেকে শ্বশুর বাড়ির থেকে নিয়ে সৌদি আরব চলে আসলেন এরপরে উপার্জনে আট ঘন্টা দশ ঘন্টা আপনার মাথার ঘাম পায়ে ফেলে এই মরুভূমির দেশে অর্থ উপার্জন করলেন এটাকে বলা হয় তাওয়াক্কল আর তাওয়াক্কলটা কি এবাদাত তাওয়াক্কলটা কি এবাদাত তাহলে আমরা আশা করি কেউ তাওয়াকল করি না যার ফলে নিজের কলিজার টুকরা নয়নমণিদেরকে ছেড়ে বাবা মাকে ছেড়ে প্রিয়তমা স্ত্রীকে ছেড়ে অনেকে বন্ধু বান্ধব বাংলার সুজলা সুফলা সেই কোকিল ডাকা শস্য শ্যামলার দেশ ছেড়ে সৌদি আরবের মরুভূমিতে এসে পড়েছে সোনার হরিণ ধরতে সন্দেহ আছে কি সন্দেহ আছে না তাহলে আসুন সোনার হরিণ ধরতে বলে একটা কথা মনে পড়লো একবার দুই বছর আগে এই বিষয়ে একটা আমার আলোচনা হয়েছিল সোনার হরিণ বন্ধুগণ আজকে আমাদের আলোচনা হলো কি সুদ তার আগে আপনাদের অর্থনীতি সম্পর্কে কতগুলি মূলনীতি আপনাদের একটু প্রয়োজন দশ পাঁচ দশ মিনিট প্রথমে আসুন যে আল্লাহ রব্বুল আরামিন যে জিনিসটাকে হালাল করেছেন নিঃসন্দেহে তার মধ্যে হিকমত রয়েছে কৌশল রয়েছে ফায়দা রয়েছে কোনো উপকার রয়েছে আর যেটাকে হারাম করেছেন তার মধ্যে কোনো একটা সমস্যা রয়েছে আপনার আমার বুঝে ধরুক আর না ধরুক বুঝে আসুক আর না আসুক হারাম নিঃসন্দেহে তার মধ্যে কোনো ক্ষতি রয়েছে যার ফলে এটাকে হারাম করা হয়েছে আপনি বুঝতে পারুন আর না পারুন আল্লাহ রব্বুল আলমিন যত পবিত্র জিনিস সুন্দর জিনিস ভালো জিনিস রুচিকর জিনিস স্বাস্থ্যকর জিনিস বিজ্ঞানসম্মত ডাক্তার আপনার মেডিকেল সম্মত এই সব কিছুকে আল্লাহ হালাল করেছেন পৃথিবীতে আজ কোনো গবেষক এই গবেষণা করে প্রমাণ করতে পারে নাই ইসলাম যেটাকে হালাল করেছে তার মধ্যে কোনো প্রকার ক্ষতি রয়েছে কেউ প্রমাণ করতে পারে না ইসলামের কোনো কথা বিজ্ঞান বিরোধী সুস্থ বিবেক বিরোধী সমাজ বিরোধী রুচি বিরোধী না কারণ ইসলাম এমন একটা দিন যেটা বিজ্ঞান সম্মত বিবেক সম্মত বাস্তব সম্মত রুচিসম্মত এর মধ্যে পবিত্রতা এর মধ্যে সুন্দরতা এর মধ্যে সব ভালো দিকগুলি মানবীয় দিকগুলি সামাজিক দিকগুলি সবগুলি রয়েছে আর যেটাকে তিনি হারাম করে দিয়েছেন নিঃসন্দেহে তার মধ্যে কোনো একটা ক্ষতিকর দিক রয়েছে সেটা আমাদের বুঝে আসুক আর না আসুক শরীয়ত সেটা বলে দেখ আর না দেখ আল্লাহ এবং তার রাসুল হারাম করেছেন মানতে হবে এর মধ্যে কিছু একটা সমস্যা রয়েছে সন্দেহ আছে প্রথমত হারামের কারণ এটা পাপের কাজ হতে পারে পাপ আর যেই পাপ আপনাকে কি করে দুনিয়া এবং আখারাত আপনার অকল্যাণ ডেকে আনে তাহলে এমনটা কি করা উচিত হবে আল্লাহ রবুল্লাহ বলেন তোমাকে জিজ্ঞেস করে মদ সম্পর্কে জুয়া সম্পর্কে বলে দাও এর মধ্যে কি রয়েছে বড় পাপ রয়েছে পাপ কাজে ওটা হারাম এটা ফাহেসি জিনিস হতে পারে মনকার জিনিস হতে পারে যেটা বিবেক যেটাকে শরিয়াত কি করে না স্বীকৃতি দেয় না যার মধ্যে কি রয়েছে ফাহেসি যার মধ্যে যেটা অপবিত্র যেটা খাবিজ দুর্গন্ধ যেটা বিবেক লোভ করে দেয় যেটার মধ্যে ধোকা রয়েছে এটা রুচিসম্মত না এটার মধ্যে জুলুম থাকতে পারে এটার মাধ্যমে অন্যের উপরে দয়া হতে পারে এগুলো একটা করে কারণ বলতেছি কারণ এগুলো বিস্তারিত বলার সময় হবে না অন্যের প্রতি যেমন মনে করেন একটা গরু মরে গেল খাওয়া যাবে কি করতে হবে মাটি দেওয়া যাবে না ওকে দূরে ফেলে আসতে হবে কেন শুকুন চিনেন আপনি যদি হাজারো মাইল দূরে একটা গরু ফেলে দেন মরা গরু কত জিন্দা গরুই তো ঘুরে বেড়াচ্ছে কোনদিন শুকুন আছে আপনার বাড়ির গরু খেয়ে যায় কিন্তু যখনই আপনি মরা গরুটা ফেলে দিয়ে আসেন সেই মহান রব্বুল আলমিন যিনি ওই শুকুনের রাত তিনি তার খবর দিয়ে দেন অমুক জায়গায় চলে যাও খেয়ে শেষ করো না হলে আমার বান্দারা দুর্গন্ধে কষ্ট পাবে তাহলে যদি আপনি ওটা খেয়ে ফেলেন তাহলে ওই আপনার জন্য যদি হালাল করা হতো তাহলে ওইগুলি খেয়ে বছরে তো দু একবার খাওয়া দরকার কি বলেন মরে গেলে খাওয়া যাবে না তাহলে গরুটা বাঁধার সময় হুশ করে বাঁধবেন ঠিক না দয়া করবেন ওর প্রতি ঠিক না যে অন্যের উপর দয়া ঠিক এইভাবে হারামের কারণ হতে পারে ধোকাবাজি খেয়ানাত এর মধ্যে কি বিষয়টা অস্পষ্ট এর মধ্যে যে কোনো সমস্যার সম্মুখীন হতে পারে এর মধ্যে জুয়াবাজি হতে পারে এক পক্ষ জিতেই যাবে আর এক পক্ষ হেরেই যাবে এক পক্ষের অট্টলিকা হবে আর এক পক্ষের মানুষ বাংলাদেশের ডাস্টবিনের হার চুষে তাদের জীবিকা নির্বাহী নির্বাহ করবে এটা হতে পারে না আসুন আল্লাহ রব্বুল আলমী সুদকে কেন হারাম করে দিলেন এর খারাপ দিকগুলি কি এর সমস্যাগুলি কি এবং এই সমস্যার সমাধান কি রয়েছে ইসলাম কি সমাধান দিয়েছে তার আগে আপনাদের কয়েকটা ব্যাকরণ শিখেন সমস্ত অর্থের সত্যিকারে মালিককে সমস্ত সম্পদের প্রকৃত মালিককে আল্লাহ না আপনি না আপনাকে আল্লাহ রবরা আজকে দিয়েছেন কালকে আরেকজনের কাছে চলে যাবে আপনার পকেটে যে পাঁচ হাজার রিয়াল আছে থেকে যায় না অন্য জায়গায় চলে যায় চলে যায় বিরাট বড় লোক ছিল গরিব হয়ে গেছে সমস্ত সম্পদ যারা ওর বাড়িতে চাকর খাচ্ছে কামলা দিয়েছে তারা আজকে ক্রয় করে নিয়েছে নিয়েছে না তাহলে প্রকৃত সম্পদের মালিককে আল্লাহ তাহলে আল্লাহর সম্পদ আমার এই একটা আমার একটা যদি সাইকেল আপনাদের বলি আমার নিয়মে চালাতে হবে চালাবেন না নাকি আপনার নিয়মে চালাবেন চালালে অন্যায় হবে না অন্যায় হবে তাহলে আল্লাহ যে প্রকৃত যিনি মালিক তার বিধান মতো চলতে আমাদের সমস্যা আছে তাহলে প্রতিটি মমিন মুসলমানের প্রথম কথাটি আজকের আলোচনার শুরুতে স্বীকৃতি দিতে হবে মনে প্রাণে অন্তর থেকে যে প্রকৃত সম্পদের মালিককে আল্লাহ আমি কেয়ারটেকার হতে পারি অল্প দিনের জন্য আমাকে আল্লাহ ভোগ করার জন্য দিয়েছেন এটা নিয়ামাত এই নিয়ামাতের সুক্রিয় আদায় করতে হবে আল্লাহর পথেই একে ব্যয় করতে হবে আল্লাহর নিয়মে একে গ্রহণ করতে হবে দুই নম্বর কথা অর্থনীতির বিরাট একটা গুরুত্ব রয়েছে এই জন্য আমাদের মাঠে যে পাঁচটা প্রশ্ন করা হবে তার মধ্যে দুইটা প্রশ্ন হবে অর্থনীতি সম্পর্কে প্রথম প্রশ্ন তো হবে ষাট বছর বেঁচেছিলে কি করেছ দ্বিতীয় প্রশ্ন হবে তুমি তোমার যৌবন কাল কোথায় ব্যয় করেছ তৃতীয় প্রশ্ন হবে তুমি যা শিখেছিলে আমল কতটুক করেছ আর দুইটা প্রশ্ন হবে কি অর্থনীতি নিয়ে মিনাইন একটা সব তো ফি মান তোমার যে কোটি টাকা লক্ষ টাকা গাড়ি বাড়ি অনেক ব্যাংক ব্যালেন্স ব্যবসা বাণিজ্য অনেক কিছু হয়েছিল কোথা থেকে এটা উপার্জন করেছিলে কোন পথে ডান হাত দিয়ে না বাম হাত দিয়ে কালো পথে না সাদা পথে স্মাকলারি করে চুরি করে ডাকাতি করে জোয়াবাজি করে সুদখরি করে ঘুষ খেয়ে চিরতাই করে অন্যের প্রতি জুলুম করে না এটাকে তুমি কোন হালাল পথ উপার্জন করেছিলে এই জন্য বন্ধুগণ কেমন ছোট গুণা মায়ের সঙ্গে জোনা করা এমন একটা পাপের বিষয়কে আপনি কোনো ভূক্ষেপেই করবেন না কোনো গুরুত্বই দিবেন না এটা কি কোনো মমিন মুসলমানের কাজ হবে কখনোই না কখনোই না হলে আমরা এখান থেকে কি করব হেল্প করব জায়জ রয়েছে কোনো সমস্যা নেই বাকি হলো বাণিজ্যিক যেটা কি ইন্স্যুরেন্স সেটা হারাম সেটা লাইফের ইন্স্যুরেন্সই করেন গাড়ি বাড়ির উপরেই করেন আর আপনি ব্যবসা পণ্যের উপরেই করেন যা কিছুর উপরে করেন কেন এর মধ্যে রয়েছে সুদ এর মধ্যে রয়েছে কি জুয়া এক পক্ষ দিবে নির্দিষ্ট ঠিক না ঠিক কিন্তু আর এক পক্ষ দিতেও পারে না দিতেও পারে এটাই তো জুয়া আর যখন আপনি টাকা দিলেন কি জন্যে টাকা পাবেন এজন্যে তো টাকার বদিলে যদি বেশি টাকা না হয় সেটাকে বলা হয় কি সুদ ঠিক না এবং এর মধ্যে কি রয়েছে ধোকাবাজিও রয়েছে কত দিবে আপনি জানেন না নির্দিষ্ট কোনো কিছু করা আছে আপনি বিষয়টা এই জন্য বন্ধুগণ যদি আমরা বাণিজ্যিক না করে সরকারি ভাবে বা কোম্পানির ভাবে যদি আমরা সমবায় ইন্স্যুরেন্স করি জায়জ রয়েছে দেশের উন্নতি হবে এবং এই অর্থটা কি করা যাবে ব্যবসা বাণিজ্যে খাটিয়ে দেশের উন্নয়ন করা যেতে পারে বিভিন্ন নতুন নতুন পরিকল্পনা বাস্তবায়ন করা যেতে পারে এখানের মাধ্যমে উন্নতি হতে পারে তাহলে বন্ধুগণ চিন্তা করেন এইভাবে প্রত্যেকটি বিষয়ে যদি আমরা দেখি যেখানেই সুদ রয়েছে তার বিকল্প ব্যবস্থা রয়েছে তাহলে আমাদের শুধু বুঝতে হবে কিভাবে রয়েছে এই জন্য আমরা যদি আমরা যদি সচেতন হই তাহলে আমাদের দেশে আমরা এই ধরনের ইসলামী সিস্টেমে ব্যাংক চালু করতে পারি বেসরকারি ব্যাংক হতে পারে সরকারি হতে পারে আমরা আমাদের পক্ষ থেকে আমাদের সরকারের কাছে বলবো যাসুন আপনারা চেষ্টা করুন সরিয়া বোর্ড গঠন করুন এবং এটাকে দেরাসা করুন গবেষণা করুন যে সরকারি এখন যদি সরকারি দু চারটা ইসলামিক ব্যাংক তৈরি হয়ে যায় তাতে সরকারের লাভ হবে না ক্ষতি হবে আমাদের লাভ হবে না ক্ষতি হবে প্রতি মাসে আমাদের জেদ্দা রিয়াদ দূতাবাস থেকে আমার নামে ফ্যাক্স আছে ওই বিভিন্ন সময় তারা ওই কি বলে পাসপোর্ট রিনিউ করার জন্য নতুন পাসপোর্ট করার জন্য ব্যাংকে অ্যাকাউন্ট করার জন্য তো সেখানে লেখা থাকে যে সোনালী ব্যাংকে অ্যাকাউন্ট করা হবে বা উমুক তমুক বিভিন্ন সুযোগ সুবিধার কথা এগুলো আমরা সাধারণ মানুষের কাছে প্রচার করলে মানুষজন আসার সুবিধা হয় যার কারণে আমরা এটা সহযোগিতা করে থাকি বন্ধুগণ এর মাধ্যমে এই সৌদি আরবে দেখা গেছে যখন এটা প্রচার করি স্বাভাবিক অনেক মানুষই বলে এটা ইসলামী ব্যাংক না শতকরা দেখেছি কারণ এখানে আসলে একটা ধর্মীয় অনুভূতি সৃষ্টি হয় অনেকেরই হয়তো শতকরা পঁচাত্তর জনই বলে ইসলামিক ব্যাংকের ই নাই তাহলে আর যদি আমাদের এম্বাসির পক্ষ থেকে সৌদি একেবারে সরকারি যদি ইসলামিক ব্যাংক থাকতো আর ওর অ্যাকাউন্টের জন্য যদি ডাক দিত দেখা যেত অনেকেই সেখানে তাদের উপার্জিত অর্থ কি করত ইনভেস্ট করত তাতে আমাদের সরকার উপকারিত হতেন না জনগণ উপকৃত হতো আর সরকারও হতো কারণ যতগুলি ইসলামিক ব্যাংক হয়েছে বেসরকারি বেসরকারিদের সঙ্গে যোগাযোগ করা যত কঠিন সরকারের সঙ্গে যোগাযোগ করা বড়ই সহজ কি বলেন তাহলে বন্ধুগণ কারণ আমাদের সরকারের প্রতিনিধি আমাদের এখানে রয়েছে রেয়াদে রয়েছে তাদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয় এজন্য আমরা বলবো সবার পক্ষ থেকে আসুন আমাদের সরকারকে আমরা জানাতে চাই যে সুদ মিটিয়ে ইসলামী অর্থনীতির ভিত্তিতে আমাদের ইসলামী ব্যাংক গড়ে আমাদের নিজেকে এবং দেশকে জনগণকে সবাইকে সুদের সেই গ্রাস থেকে সুদের সেই ক্ষতিকর দিক থেকে আমাদের বাঁচাবের জন্য একটা উপায় যেন হয় দোয়া করতে হবে যে আল্লাহ রব্বুল্লা আলমিন যেন আমাদের এই সুযোগ সুবিধা করে দেন যাদের হাতে এই দায়িত্ব আছে তারাও যেন এই পথে এগিয়ে আসেন দোয়া করতে হবে আল্লাহর নবী আলাইসালাম তয়েফে গেছিলেন জান নাই তয়েফে ওরা কি ফুলের মালা দিয়েছিল বলেছিল আহলান সাহালান মার হাবা বরং আল্লাহর নবীর জিন্দিগির সবচাইতে কষ্টের দিন হলো তয়েফের দিন আল্লাহর নবী চলে আসলেন তিন মাইল ধরে লাইন ধরে সবাই পাথর মারলো প্রিয় নবী মোহাম্মদুর রাসুল্লাহ সাল্লামকে রক্তাক্ত করলো তিনি বেহুশ হয়ে একটি আঙ্গুরের বাগানে পড়ে লুটিয়ে পড়লেন মাটির মধ্যে তিনি ওখান থেকে কিছু খেজুর পানি খেয়ে বের হয়ে পথে আসতেছেন এবার জিব্রিল ফেরস্তা পাহাড়ের ফেরেস্তাকে সাথে নিয়ে হাজির হলেন কার কাছে আল্লাহ নবীর কাছে বললেন এই যে পাহাড়ের ফেরেস্তা খালি অর্ডারটা করেন মক্কার আকশাবাইন দুইটা পাহাড় দিয়ে মক্কাবাসীর একটু ছাতু বানাই দি আটা বানাই দি পিছিয়ে দি আল্লাহ নবী কি বলেছিলেন না মারার দরকার নেই এদেরকে বলেছিলেন আল্লাহ মহাদিল কমা ফাইন না হলে আলামুন আল্লাহ আমার এই কমকে হেদায়ত দাও এরা জানে না তাই উল্টোটা করেছে জুলুম করেছে আমার হয়তো পরিচয় যায় নাই আমার হয়তো বলার ভালো ভঙ্গিমা হয় নাই আমি হয়তো তাদের কাছে ভালো করে উপস্থাপনা করতে পারি নাই কারণ যেমন জনগণ হবে তেমনই কিন্তু আপনার শাসকও হবে আপনি ভালো হন আপনার রাজাটাও ভালো আসবে ইনশাআল্লাহ আপনি উল্টা পাল্টা চলবেন আর আপনি চাইবেন খলিফা উমার এটা কি সম্ভব এটা সম্ভব না আল্লাহ নই বলেন আল্লাহ না বরং এদেরই উত্তরসূরি এদেরই ওর সে জন্মগ্রহণ করবে এমন মানুষ যারা একমাত্র আল্লাহর ইবাদত করবে আর তার সঙ্গে কাউ কি শরিক করবে না সেই বানু সকিফার মানুষের মাধ্যমেই ভারত উপমহাদেশ ইসলাম পৌঁছছে আমরা তো আমাদের পুরোপুরুষ হিন্দু ছিল মূর্তি পূজক ছিল মাহমুদিন কাসিম সাকাফির মাধ্যমে ভারতবর্ষে আমাদের বাংলাদেশ পর্যন্ত ইসলাম পৌঁছেছে যদি আল্লাহর নবী সেই দিন দোয়া করতো এই পাহাড়ের ফেরস্তা পিছিয়ে দাও তাহলে আমাদের ইসলাম মুসলমান হওয়ার সুযোগটা আর হয়তো হতো না বন্ধুগণ এই জন্যে আমরা হেদায়তের জন্য দোয়া করব সবার জন্য বদোয়া না করে হেদায়তের দোয়া করবেন এক কোম্পানিতে যেতাম তো কোম্পানি আট মাস থেকে বেতন দেয় না সবাই গালি মন্দ অনেক কিছু আমি জুলুম সম্পর্কে আলোচনা করছিলাম প্রশ্ন উত্তর পড়বে আর মাথা খারাপ তাই বললাম কোম্পানির মালিককে গাড়ি না দিয়ে আপনার দোয়া করলে হয় না হ্যাঁ? এত বড় জালেমের জন্য দোয়া করব আমি বললাম শুনেন আল্লাহর কাছে আপনারা দোয়া করেন সামনের সপ্তাহে যখন আমি প্রোগ্রামে আসব আমি আশা করি এই এক সপ্তাহের মধ্যে আপনারা বেতন পেয়ে যাবেন সত্যি যদি আপনারা দোয়া করেন আল্লাহর হেদায়তের মালিককে সমস্ত মানুষের অন্তরগুলি আল্লাহর ডান হাতের দুই আঙ্গুলের মধ্যে কল্লিবুকেই পয়সা যেমন চাই তেমনই পরিবর্তন করে আপনার আমি অনেক সময় বলি আপনি আল্লাহর হক আদায় করেন নামাজ পড়েন <laughs> আপনি আল্লাহর হক আদায় করেন না আর আপনার কফিলের আপনার কোম্পানির মালিকের অন্তর আল্লাহর হাতে তিনি ওকে বলবে বেতন দিয়ে দাও না ওইটা করবেই না আল্লাহ বরং জালেম বাড়াই দিবে আরো তোমাকে সাহস্তা করার জন্যে এজন্য বন্ধুগণ আমার মনে হয় সময় আমার শেষ হয়েছে আপনার কিছু প্রশ্ন উত্তর থাকলে প্রশ্ন থাকতে পারে আসুন এই সম্পর্কে আলোচনা কারণ আমি যে নোট নিয়েছিলাম অনেক সময়ের দরকার আমি সংক্ষিপ্তভাবে শুধু এটুকুই বলবো কারণ আমাদের মাগরীব পর্যন্ত সময় আল্লাহ আমাদেরকে ইসলামী অর্থনীতি বুঝার তৌফিক দান করেন যত প্রকার ইসলাম বিরোধী অর্থনীতি রয়েছে তা থেকে আমাদের বাঁচার তৌফিক দান করেন আল্লাহ রব্বুল আলমিন আমাদের হালাল রুজি খেয়ে কারণ হালাল রুজি না খেলে তো ভাই এবাদতটাও কবুল হবে না কি বলেন হবে কবুল দোয়া কবুল হবে আপনার পোশাকটা হারামি পয়সার আপনার রক্ত মাংস হারাম খেয়ে গজিয়াবিল হারাম মালবাস হারাম কেইফা ইস্তাজাব আন্না ইস্তাজাব কিভাবে তার দোয়া কবল হবে আরাফার ময়দানে যতই কানেন দোয়া কবল হবে না পৃথিবীর সারা পৃথিবীর মুসলমান আজ দোয়া কম করে নাই কিন্তু কবুল কয়টা হয়েছে ভাই তাহলে আসুন আমরা সুদ থেকে সুদ মুক্ত আমরা অর্থনীতি চাই সুদ মুক্ত আমরা সমাজ চাই সুদ মুক্ত আমরা রাষ্ট্র চাই সুদমুক্ত আমরা কি চাই সারা পৃথিবী চাই সুদমুক্ত আমরা আমাদের দেশের ব্যাংক চাই আল্লাহ রব্বুল আলমিন আমাদের সবাইকে সুদ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন আমিন আকুল কাউলি হাদা ওয়াসফুল্লাহ আকুম আল মুসলিমিন মুসলিমিন আমার এক ভাই প্রশ্ন করছেন ধূমপান মাকরু না হারাম তার আগে প্রশ্ন হারাম কাকে বলে আর মাকরু কাকে বলে জানেন কে আমার দেশেও ইসলামী বইগুলিতে লেখা থাকে মাকরু হারাম জায়েজ না জায়েজ কিন্তু এগুলির হুকুম আসলে কি আমরা অনেক সময় বুঝি না হারাম যেটার পাশেই যাওয়া যাবে না কোনোভাবেই করা যাবে না ঠিক আছে মাকরু মানে যেই জিনিসটাকে নিষেধ করা হয়েছে খুব শক্তভাবে না হালকাভাবে ভাবে হালকা ভাবে নিষেধ করা হয়েছে কিন্তু নিষেধ মাকরু মানে অনেকেই মনে করে এটা বুঝি হালাল জিনিস মাকরু প্রমাণ করতে দলিল লাগবে তার দলিল ছাড়া নয় এক মোল্লা একবার আমার সঙ্গে তর্ক শুরু করে দিল রমজান মাসে ইফতারির পরে বড় বড় দাড়ি নিয়ে বিড়ি খাচ্ছে বললাম কি ব্যাপার মুরব্বী আপনি কয়েকটা মাকরু জিনিস অসুবিধা নেই মাকরু মানে কি অসুবিধা নাই না মাকরু মানে এটা খারাপ জিনিস খাওয়া যাবে না তবে এর হারামটা শক্ত পাবে না তবে সেটা নিষেধ তুমি মাকরুও বুঝেন না হারাম হারামও বুঝেন ওকে আর কি বুঝাবো বন্ধুগণ বিড়ি সিগারেট মদ গাঁজা হিরোইন যত কিছু ড্রাগ রয়েছে এই সবই হারাম সবই কি হারাম এক হুজুরে কয় বিড়ি হারাম সাজায়ের বা তাবাক বা হাসিস এই নাম ধরে কি কোরআন হাদিস আছে আমি বললাম যে ইসলাম এটুকুই বুঝেছেন আপনি ইসলাম সবকিছুর কিছু মূলনীতি দিয়ে দিয়েছে এই মূলনীতি যেটা পড়বে সেটাই হারাম অপচয় হালাল না হারাম বিড়ি যেটা খান হারাম না অপচয়ই না কোনো কাজে আছে এটা সারা পৃথিবীতে একদিনের কত অপচয় হয় আশি কোটি আরো বেশি যদি একজন মানুষ এক রিয়াল করে খরচ করে তাহলে কত করে খরচ হয় ফিফটি বাদই দিলেন হয়তো খাই না ফিফটি যদি খায় কত কোটি মানুষ সারা পৃথিবীতে এখন বাদ দেন বাংলাদেশে আসেন যে এই গরিব দেশের মানুষ দৈনন্দিন তাদের পেট চলে না এমন দেশে বিড়ি খেয়ে কত টাকা নষ্ট হয় এই টাকাটা যদি এক ফান্ডে জমা করে প্রতিদিন ওই গুচ্ছ গ্রাম বানানো হয় বানানো যাবে না যাবে না আমাদের দেশে ধর্মের নামেও অপচয় হয় আমাদের নামে ধর্মের নামে অপচয় হয় সবে বারাত করে কত কোটি টাকা নষ্ট করে সবে মেরাজ করে কত কোটি টাকা নষ্ট করে মিলাদ পড়িয়ে কত টাকা নষ্ট করেছেন কোরআন খানি করে কত টাকা নষ্ট করেছেন তাহলে ধর্মের নামেও আপনারা অপচয় করেন যদি ওই সবে বারাতের পাঁচ কোটি টাকা এক জায়গায় জমা করা হয় কথার কথা ধরে নিলাম তাহলে কতগুলি গরিব কিস্তাপ্লিস করা যাবে আজ থেকে পনেরো বছর আগে ইসলামিক ব্যাংক একটা পরিসংখ্যান করে দেখেছে বাংলাদেশের মানুষ যাদের উপরে জাকাত ফরজ তারা যদি জাকাত ঠিক মতো বের করে তাহলে বাংলাদেশে একটাও গরিব থাকবে না সৌদি আরবে সোনার হরিণ ধরতে আসতে হবে না বাংলাদেশেই হরিণ হরিণ পাওয়া যাবে কি বলেন আরে টাকার না হরিণ হলে তো সুন্দরবনের হরিণ তো কমপক্ষে ধরতে পারবেন কি বলেন তাহলে এটা হারাম ভাই অনেক কারণে এটা হারাম এটা অপচয় এটা নিঃসন্দেহে খাবিস জিনিস নোংরা জিনিস মসজিদে বসে বেড়ি খেতে পারবেন কিন্তু পায়খানায় বসে কি বলেন হ্যাঁ আপনার মুরব্বীর সামনে বিড়ি খেতে পারবেন তাহলে জিনিসটা খাবিস নোংরা আমি নীলফামারি এলাকায় ছিলাম রংপুর এলাকায় যেখানে তামাক তৈরি হয় তামাক যেখানে প্রোডাকশন হয় হ্যাঁ? আমার মামুন ভাইয়ের এলাকা ওই এলাকাতে কথা হচ্ছে কি তাহলে এটা খাবিস জিনিস ইবলিস শয়তানকে যদি হাজির করা হয় জিজ্ঞেস করা হয় তুমি বিড়ি খাও বলবে না অসম্ভব কারণ জানে এটা ক্ষতি করে জিনিস কিন্তু আমরা পাগল মানুষ বুঝি না এর মাধ্যমে ক্যান্সার হয় এর মাধ্যমে হার্টের সমস্যা হয় কত সমস্যা এই জন্য এটা শরিয়াতের দৃষ্টিকোণ থেকে সামাজিক দৃষ্টিকোণ থেকে অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে এটা শারীরিক দৃষ্টিকোণ থেকে বা মেডিকেল সায়েন্স দৃষ্টিকোণ থেকে সব দিক থেকে হারামের মধ্যে কোনো সন্দেহ নেই আসুন আমার সময় শেষ আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে সঠিক দিন জেনে সেটা আমল এবং অন্যের কাছে দাওয়াত ও তাবলিক করার তৌফিক দান করে আমাদের কাজ হবে কয়টা তিনটা সঠিক দিন জানা উল্টা পাল্টা না এবং সেই অনুযায়ী আমল করা তিন নম্বরে ওই আমলটা আরেকজনের কাছে দাওয়াত ও তাবলিগের মাধ্যমে পৌঁছা আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন আমিন আমি পরিশেষে আবারও আমাদের আজকের প্রধান মেহমানকে ধন্যবাদ জানাচ্ছি মরকবাদ জানাচ্ছি অন্তরে অন্তঃস্থল থেকে তাকে আশীর্বাদ জানাচ্ছি তিনি আমাদের কষ্ট করে এখানে হাজির হয়েছেন আপনারা যারা হাজির হয়েছেন আমাদের মশায়েখরা যারা হাজির হয়েছেন বিশেষ করে প্রতি বছরে আপনারা আমাকে দাওয়াত করে সেই সুদূর আহসাহবুব থেকে নিয়ে এসে আপনাদের এই অধমকে কিছু বলার সুযোগ করে দেন এই জন্য আপনাদের সবাইকে আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি সুক্রিয়া জানাচ্ছি আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে এইখানে যেভাবে একাত্রিত হওয়ার তৌফিক দান করেছেন জান্নাতুল ফেরদাউসের আলা দরজায় নবী সিদ্দিকিন সোহাদা সালেহীন সবার সঙ্গে আমাদের একসঙ্গে থাকার সুযোগ করে দিন এই দোয়ায় আল্লাহর কাছে রেখে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ আমাদেরকে সব্বাইকে তফিক দান করেন আজকে আমাদের মজলিসকে কেমতের মাঠে অশিলার নাজাতের নাজাতের অশিলা বানাই দিন আল্লাহ আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আলহামদুলিল্লাহ জাজাল্লাহ শেখ আহসান আল জাজা لحسن إلقائه ونسأل الله تعالى أن يجعل هذه الكلمات في ميزان حسناته সম্মানিত ভাইরা আমরা দীর্ঘক্ষণ যাবৎ ইসলামী দৃষ্টিকোণ থেকে সুদের ভয়াবহতা ও তার প্রতিকার সম্পর্কে আলোচনা শুনলাম আমরা আশা করি এই আলোচনা থেকে নিজেদেরকে সে মোতাবেক গড়ে তুলতে সক্ষম হব সম্মানিত ভেরা সুদ এবং তার ভয়াবহতা এ সম্পর্কে বলার অনেক কিছু ছিল শেখ মাসাল্লাহ চেষ্টা করেছেন আমি যেটুকু আপনাদেরকে এই সম্পর্কে বলতে চাই সেটা হচ্ছে যে মানুষের জীবিকা প্রয়োজনে জীবিকা নির্বাহ করার জন্য তাকে বৈধ পথ এখতিয়ার বা গ্রহণ করতে হবে তাকে বর্জন করতে হবে হারাম সহ নিষিদ্ধ অন্য অন্য সকল পন্থা আর এই নিষিদ্ধ পন্থাগুলোর মধ্যে একটি জঘন্যতম পন্থা হচ্ছে সুদের পন্থা প্রিয় ভাইয়ের আমার আমরা যদি হালাল পন্থাগুলো গ্রহণ করে নিজেদের জীবনকে পরিচালনা করার জন্য সংকল্পবদ্ধ হই আল্লাহ আজিজ আল্লাহ রব আলমী আমাদেরকে সহযোগিতা করবেন আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন লাও তবাক্কাল তুম আল্লাহ হাক্কা তবাক্কুলি লারা জাকাকুম কামায়ার উত্তায়ের আল্লাহ রব আলমিন বলেন যদি তোমরা সত্যিকার অর্থে আল্লাহ রব্বু আলমিনের উপরে তাওয়াক্কুল করার মতো তাওয়াক্কুল করতে তাহলে তোমাদেরকে তিনি সেভাবে পাখির মতো রিজেক্ট দিতেন পাখি পাখিকে যেভাবে তিনি রিজেক্ট দেন সেভাবে আপনাকে আমাকে রিজেক্ট দিতেন যেমন সেই পাখি সকালবেলা বাসা থেকে বের হয় ক্ষুধার্ত অবস্থায় অনাহারে খালি পেটে সে জানে না কোথায় তার অন্ন রয়েছে কোথায় তার রিজিক রয়েছে সন্ধ্যাবেলায় পাখি বাসায় ফিরে আসে ভর্তি পেট নিয়ে সম্মানিত ভের আমার আল্লাহ রব আলমিন শুধুমাত্র আপনি আমি মানুষ নই বরং সারা পৃথিবীর সকল সৃষ্টি জীবকে সৃষ্টি করেছেন এবং তার জন্য নির্ধারণ করেছেন রেজ তার জন্য আল্লাহ রব আলমিন রেজিক নির্ধারণ করে রেখেছেন অতএব আসুন আমরা সবাই হালাল পথে জীবিকা নির্বাহ করার জন্য চেষ্টা করি আল্লাহ রব আলমিন আমাদেরকে তফিক দান করুন সম্মানিত উপস্থিতি এ পর্যায়ে এখন আপনাদের সম্মুখে বক্তব্য রাখবেন আজকের সম্মানিত আলোচক ফজিরাত শেখ মোহাম্মদ মামুনুর রশিদ সাহেব তার আলোচনার বিষয়বস্তু হচ্ছে ফিতনার সময়ে দিনের উপর প্রতিষ্ঠিত থাকার উপায় তার আলোচনার বিষয় হচ্ছে ফিতনার সময় দিনের উপর প্রতিষ্ঠিত থাকার উপায় আমি সম্মানিত শেখকে তার আলোচনা পেশ করার জন্য সবিনয় অনুরোধ করছি السلام عليكم ورحمة الله وبركاته উত্তরটা অনেক ঠান্ডা হইল মনে হয় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া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 بليغة زلفت منا العيون وعزلت منا القلوب فقال رجل يا رسول الله أوصنا قال أوصيكم بتقوى الله قال رجل كأنها موعظة معدع فأوصنا قال أوصيكم بتقوى الله والسمع والطاعة فإنه من يعش منكم بعدي فسيرى اختلافا كثيرا فعليكم بسنتي وسنة الخلفاء الراشدين عضوا عليها بالنواجذ تمسكوا بها وعضوا عليها بالنواجج فإنك وعضوا عليها بالنواجذ الحديث সম্মানিত আজকের এই মহতি অনুষ্ঠানের সম্মানিত মহামান্য প্রধান অতিথি আমাদের বিশেষ যারা আমরা পরবাসী বাংলাদেশি রয়েছি তাদের বিশেষ গৌরব এবং পত্র সভার সভাপতি পরিচালক এবং অন্যান্য সকল আলেম ওলামা এবং আমার দেশবাসী পরবাসী প্রিয় ভাই সব আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ ভাই সব আপনারা শুনেছেন যে আপনাদের ঘোষিত যে বিষয় আমাকে দেওয়া হয়েছে আমি মক্কা থেকে অত্যন্ত একটু তাড়াতাড়ি করেই পৌঁছার চেষ্টা করেছিলাম দুর্ভাগ্যের বিষয় রাস্তায় গাড়ি নষ্ট হয়ে গেল বলে অত্যন্ত বিচলিত হয়ে পড়লাম কিন্তু আল্লাহর মেহরবানি এক লোক গাড়ি নিয়ে এলো তাকে বললে তার শত ব্যস্ততা সত্ত্বেও বলল ইনশাআল্লাহ আমি তোমাকে পৌঁছাবো তিনি এনে পৌঁছে দিয়ে গেলেন এজন্য করে সর্বপ্রথম আমি আল্লাহর বার গাহে সুক্রিয়া জ্ঞাপন করছি এবং আপনার কাছেও আপনাদের কাছেও সুক্রিয়া জ্ঞাপন করছি যে আপনারা মাশা আল্লাহ তবরক আল্লাহ যেভাবে সুন্দর পরিবেশে অধীর আগ্রহে আপনারা এখানে বসে আছেন কিছু কথা শুনবার জন্যে আর আমি আল্লাহ করে কিছু কথা আপনাদের সামনে পেশ করতে পারবো টুটা ফাটা সেই জন্য করে আবারও আমি আল্লাহর দরবারে সুক্রিয়া জ্ঞাপন করছি ভাই সব এই বিষয়টি অত্যন্ত একটা কঠিন বিষয় বলা যেতে পারে যে ফেতনার সময় আমরা কিভাবে আমাদের ইমান রক্ষা করব। ফেতনার সময় আমরা কিভাবে আমরা সঠিক পথে থাকব তার কারণ আপা জানেন ফেতনার সময় মানুষ দিক বিদেক হারিয়ে ফেলে মানুষ নিজের সরল পথ হারিয়ে ফেলে নিজের একটা যে চলার যে গতি হারিয়ে ফেলে ডান এবং বামের দিকে চলে যায় সেই জন্য করে একবার রসুল উল্লাহ সাল্লাহ তালা আলী ওসাল্লাম এরবাজ এবনে সারিয়া সাহাবি তিনি বলছেন একদা রসুল সাল্লাহ সাল্লাম আমাদেরকে আমাদের ইমামতি করে নামাজ পড়িয়ে দিলেন পড়ার পরে তিনি এমন ভাবে আমাদের সামনে একটা ওয়াজ করলেন ওয়াজানা মাউইজাতান বালিগা যে হাদিসটি আপনাদের সামনে আমি নস পড়ার চেষ্টা করেছিলাম সেখানে বলা হচ্ছে যে রসুল সাল্লাহ তাআলা আলাইহিস সালাম আপন আমাদের সামনে এমন ভাবে একটা ওয়াজ করলেন সেই ওয়াজ শুনে জারাফাত মিন্নাল অয়ুন আমাদের সবার চোখের পানি পড়লো এবং আমাদের সবার মনে একটা ভয়ের একটা ভীত সন্ত্রস্ত হলো মনটা যেন একটা দুরু দুরু করা শুরু করলো একজন লোক দাঁড়িয়ে বললেন রাসুল্লাহ এটা যেন একটা এমন ওয়াজ হলো যেমন একজন মানুষ তার নিজস্ব লোক স্বজনের কাছ থেকে বিদায় গ্রহণ করবার সময় যে একটা বক্তব্য রাখে যে একটা বিদায়ী ভাষণ রাখে সেই রকম ধরনের একটা ওয়াজ হলো মাও এদাতা মাদ্দেন একটা বিদায় গ্রহণকারী লোকের ভাষণের মতো হলো তা আমরা মনে করছি যে এরপরে হয়তো আপনি আর আমাদের মাঝে থাকবেন না তাহলে না আমাদেরকে ওসিয়ত করে যান আপনার আপনার পরে আমরা কিভাবে চলব তখন রসুল্লাহ সাল্লাম বললেন উসি কুম্বে তাকুয়াল্লাহ যে আমি তোমাদেরকে ওসিয়ত করছি তাকুয়াল্লাহ সবসময় পরহেজগারি এবং দিনদারি নিয়ে সবসময় চলবে এবং তোমাকে ওসিয়ত করছি যে তোমাদের নেতা হবেন তোমাদের আমির হবেন তোমাদের পরিচালক হবেন তার কথা একবারে তোমরা নির্দ্বিধায় শুনবে শুনবে এবং সেটা মানার চেষ্টা করবে মানবে যদিও তো ওই কান আবদার হাবাসিয়ান যদিও তো ওই নেতা যদিও তো ওই তোমাদের আমির এবং ওই বাদশাহ এবং ওই তোমাদের যে ইমাম সে যদি একজন হাবাসি গোলাম কৃত দাসও হয়ে থাকে তবুও তোমরা তাকে মেনে চলবে তার কথা শুনবে এরপরে তিনি আবার বললেন যে দেখো তোমাদের আমার পরে তোমাদের আমার পরে তোমাদের মধ্যে যারা বেঁচে যাবে অনেক বয়স পাবে তারা ফাঁসাইয়ারা ইখতলাফান কাসিরা তারা অনেক ইখতলাফ দেখতে পাবে অনেক ইখতলাফ দেখবে বিভ্রান্তি দেখবে এ কথা বলছে ও আরেক কথা বলছে এ এক ফতুয়া দিচ্ছে ও আরেক ফতুয়া দিচ্ছে এই ধরনের বিভ্রান্তি তোমরা দেখবে সেই সময় তোমাদের করণীয় হবে ফালাইকুম বে সুন্নতি ও সুন্নতিল খোলাফায়ের রাশিদিন সেই মুহূর্তে তোমাদের উচিত হবে যে আমার সুন্নতকে হাতে দাঁতে নাতে আঁকড়িয়ে ধরা এবং আমার পরবর্তী আমার খলিফা রাশিদিন হাদিগিন যে খলিফাগণ ছিলেন সিদ্দিক রাজি আল্লাহ তালা আনহু অমর রাজি আল্লাহ তালা আনহু তারপরে ওসমান রাজি আনহু আলী রাজি আল্লাহ আনহু তাদের যে সুন্নাত তাদের যে নিয়ম রেখেছেন সেগুলো তোমরা হাতে দাঁতে নাতে আঁকড়িয়ে ধরবে তাহলে কেন যদি আর কি আরো তিনি ওষেধ করলেন কি ও মহদাসাত ওমর এবং খবরদার তোমরা বাঘ ভালুকের মতো ভয় পাবে নব উদ্ভাবিত কোন আমলকে নূতন আমলকে নূতন ফতুয়াকে নূতন কাজ কিন্তু এটা কোরআন এবং হাদিসে নেই সেগুলো কেন ফাইন্নাকুল্লা বেদা প্রত্যেকটা নূতন আমল নূতন কাজে হচ্ছে বেদাত কুল্লা বেদাতিন দালালা এবং প্রত্যেকটা বেদাতই হচ্ছে গুমরাহির কাজ কুল্ল দালালাতিন ফিন্নার এবং প্রত্যেকটা গুমরাহি জাহান নামের দিকে নিয়ে যায় হাদিসটি রয়েছে মোসনাদ আহমদে রয়েছে তেরমেজিতে রয়েছে আবুদাব শরীফে রয়েছে এবং এবনে মাজা শরীফে হাদিসটা রয়েছে সহি এবং বিশুদ্ধ হাদিস এই হাদিসের আলোকে আমরা দেখতে পাই যে দেখুন ভাই সব যে একতলাফের সময় বিভ্রান্তির সময় ফেতনার সময় আপনি আমি যদি সরল পথে আমরা থাকতে চাই তাহলে আপনার আমার করণীয় একটাই হবে যে তখন আমাদেরকে বেছে বেছে দেখতে হবে যে রসুল উল্লাহ সাল্লাহ সাল্লামের সুন্নত কোনটা এবং সেই সুন্নত সহি এবং বিশুদ্ধ ভাবে আমাদের কাছে এসেছে কিভাবে কোনটা সুন্নত এবং সহি সুন্নত আবেদ সুন্নত সেই সুন্নতটা ধরে বেছে নিয়ে আমাদেরকে আঁকিয়ে ধরতে হবে এবং দেখতে হবে যে স্বর্ণ যুগ রহু সাল্লাহ তালা সাল্লামের যুগ এবং তারপরে আবু বকর রাজুর যুগ উমর রাজুর যুগ এবং এরপরে ওসমান আলী রাজুর যুগ এই যুগে তারা সাহাবার একরাম কি ধরনের আমল করেছেন তাদের আকিদা কি ধরনের ছিল তাদের বিশ্বাস কি ধরনের ছিল এবং তাদের আমল কি ধরনের ছিল তারা কিভাবে চলেছেন সেইগুলোকে বেছে এনে এনে আমাদেরকে সেই মতে চলতে হবে সেই জন্য করে রসুল্লাহ সাল্লাহ অন্য এক হাদিসে বলেন যে দেখো যে বানি ইসরায়েল যারা ছিল ইহুদি তারা তেহাত্তর তারা তেহাত্তর দলে বিভক্ত হয়েছে সই হাদিস এটাও এবং যারা এই বানি ইসরায়েল যারা একাত্তর দলে বিভক্ত হয়েছে আর যারা খ্রিস্টান তারা বাহাত্তর দলে বিভক্ত হয়েছে এবং আমার উম্মত তেহাত্তর দলে বিভক্ত হবে তেহাত্তর দল বলেন যে তেহাত্তর দল আর বাহাত্তর দল এই সংখ্যা বলা রসুলামের উদ্দেশ্য ছিল না তিনি বলতে চাচ্ছেন যে দেখো ওই ইহুদিরাও অনেক দলে বিভক্ত হয়েছে খ্রিস্টান যারা ছাড়া তারাও অনেক দলে বিভক্ত হয়েছে এবং আমার উম্মত এরাও অনেক অনেক দলে বিভক্ত হবে এবং এই হাদিস থেকে এটাও প্রমাণ হয় যে খ্রিস্টানরা এবং ইহুদিরা যে দলে দলে দলে বিভক্ত হয়েছে তার চেয়ে আরো অনেক বেশি বেশি দলে বিভক্ত হবে আমার আমাদের উম্মত এই আমাদের ইসলাম রুসুল আমার উম্মত তাহলে এই সময় তখন সাহবা একরাম জিজ্ঞাসা করলেন তাহলে কি করব রহুসালাম বললেন এই সমস্ত যে দল এই যে তেহাত্তর দল হোক আর তা বেশি হোক কম হোক এই দলগুলোর মধ্যে সবাই জাহান নামে যাবে কিন্তু ইল্লা ওয়াহেদা কেবলমাত্র একটা দল তারাই বেহেস্তবাসী হবে এই তো হাদিস জাফর ইসলাম বর্ণনা করলেন তখন সাহাব একরাম বিচলিত হয়ে পড়লেন তাহলে ওই দলটা কে যে দলটা বেহেস্তে যাবে তারা কে তারা কারা উদ্গ্রীব হয়ে রসুলামকে জিজ্ঞাসা করলেন যে ওরা কারা মা হিয়া ইয়া রাসুল আল্লাহ ওরা কারা ওই দলটা কে তখন রসুলাম এক রাওয়ায়তে বলেছেন হিয়াল জামা তারা হচ্ছে আসল দল দল এবং অন্য রেওয়ায়ত রয়েছে মা আনা আলাইহিল ইয়াউমা ওয়া আসহাবি এখন আমরা এই আমি এই এখন বর্তমান যে অবস্থায় আছি এবং আমার বর্গ যে অবস্থায় আছে তাদের আকিদা তাদের বিশ্বাস তাদের আমল তাদের চলাফেরা তাদের নিয়ম নীতি যে পন্থায় আছে যেভাবে আছে এখন বর্তমান ঠিক এইটাকে যারা ফলো করবে কেমন পর্যন্ত তারাই কেবলমাত্র ফেরকায় নাজিয়া তারাই কেবলমাত্র মুক্তিপ্রাপ্ত দল তারাই কেবলমাত্র মুক্তি পাবে এছাড়া অন্য যারা ডাইনে বাঁয়ে চলবে তারা মুক্তি পাবে না স্পষ্ট কথা এছাড়া মাসুদ তালা আনহু একটা হাদিস বর্ণনা করলেন অত্যন্ত স্পষ্ট সূক্ষ্ম হাদিস তিনি বললেন যে একদার খাত্তান মুস্তাকিমান মাটিতে একটা লম্বা করে দাগ টেনে নিলেন এরপরে খাত্তা খুতুতন আলা ইয়ামিনিহি ও খাত্তা খুতুতন আলা ইয়াসারিহি ওই দাগটার বাম ডান সাইডে আরো দুটা দাগ টানে টেনে দিলেন দু তিনটা আবার ডান দিকে দু তিনটা দাগ টেনে দিলেন এবং ওই সোজা দাগটার উপরে হাত রেখে রহুসালাম বললেন যে হাদা সেরাতি মুস্তাকিম এই সোজা এইটাই হচ্ছে সরল সোজা পথ এবং এই ডাইনি বাইজ পথগুলো এইগুলো হচ্ছে কি এইগুলো হচ্ছে সবল এইগুলো হচ্ছে বিভিন্ন পথ খারাপ পথ এবং এই এই পথগুলোর প্রত্যেকটা পদের সামনে রাস্তার মাথায় বসে আছে শয়তান এবং ডাকছে যে এই পথে চলো এই পথে চলো এবং রহুসা বললেন যে ডাইনে বামে যাবে তারা পদ হারিয়ে ফেলবে এবং কোরআন শরীফের আয়াত পড়ে দিল সিরাতি মুস্তাকিমান এরপরে ওই সোজা দাগটার উপরে হাত রেখে বললেন যে এইটাই হচ্ছে আল্লাহর আয়াত পড়ে শোনালেন আল্লাহ বলেন এইটাই হচ্ছে আমার সোজা পথ এই পথের অনুকরণ করো এই পথে ইত্তেবা করো এই পথে চলো ওলা আতাত্তাবে বলা ডানে বাঁয়ের পথে চলিও না ফাতাফার বেকুম আনসাবিলি তাহলে তোমাদেরকে আল্লাহর রাস্তা থেকে তোমাদেরকে সরিয়ে দেবে তাহলে ভাই সব স্পষ্ট হয়ে গেল যে যে যে কোনো ফেতনা হোক না কেন যে কোনো আপনার যে যুগেই হোক না কেন যত বড়ই ফেতনার যুগ হোক না কেন তখন আপনি আমি যদি আমি বাঁচতে চাই তাহলে আপনার আমার একটাই পদ এই হবে যে আপনাকে আমাকে ওই সরল প্রথম সোজা পথটা আমাকে বেছে নেওয়ার চেষ্টা করতে হবে আর সেই সোজা সরল পথটা কোনটা সেটা হচ্ছে রসুল্লাহ সাল্লাহ তাল আলি সাল্লাম যে নিয়ম নীতির উপরে ছিলেন এবং রসুল ও সাহাবা বর্গ যে নিয়ম নীতির উপরে ছিলেন সেই নিয়ম নীতি অবলম্বন করলে সেই মোতাবেক চললেই আমরা সঠিক সঠিক পথে থাকতে পারবো এবং আমরা পদ হারাবো না ফেতনা আমাদেরকে গ্রাস করতে পারবে না এটা একটা সুন্দরভাবে আমি একটা মেসাল দিয়ে আপনাদেরকে বলতে পারি এইখানে এটা হচ্ছে জেদ্দা আপনি এখান থেকে মদিনা যাওয়ার উদ্দেশ্য করলেন মদিনার একটা সরল সোজা পথ আছে রাস্তা আছে এবং আরো অনেক বিভিন্ন ধরনের পথ আছে আপনি গাড়ি নিয়ে অথবা যেভাবেই হোক আপনি রোয়ানা দিলেন মদিনার পথে সঠিক পথ যেটা সেই পথটা আপনি আগে জানলেন না ভালো করে সে শিখলেন না পথ যারা জানে তাদেরকে আপনি জিজ্ঞাসা করে নিলেন না না নিয়েই আপনি পথ পাড়ি দিলেন দেখা গেল কি যে আপনার যে শত্রু যে শত্রু আপনাকে চায় না যে আপনি মদিনায় পৌঁছেন আপনি পথ হারিয়ে ফেলেন এমন শত্রু আপনার সামনে এসে গেল সেই শত্রু আপনাকে বললো যে কোথায় যাচ্ছেন মদিনা যে মদিনার এই পথ না তো পথ তো এটা পথ তো এটা পথ এইদিকে যান সেদিকে যান যেহেতু আপনি জানেন না সেহেতু তার কথা শুনে আপনি ডাইনের পথ ধরলেন না হয় কি আপনি বামের পথ ধরলেন ধরে আপনি পথ হারিয়ে ফেললেন মদিনা যাওয়া ভাগ্য হলো না ঠিক অনুরূপ ভাবে আপনার ইচ্ছা আছে যে আপনি কি সরল পথে থেকে রসুসালামের পথে থেকে আপনি জীবন যাত্রা করতে চান আপনি আল্লাহর পথে থেকে বেহেস্তে যেতে চান কিন্তু আপনার আমার শয়তান রয়েছে শত্রু আল্লাহ কোরআন শরীফ ইন্না শয়তান ইনসান আদুবু মবিন শয়তান মানুষের প্রকাশ্য শত্রু সে শয়তান আপনাকে পদ হারিয়ে দিচ্ছে শয়তান বলছে যে না এটা তো সঠিক পদ নয় তুমি ডাইনে চলে যাও বামে চলে যাও তখন আপনি পদ হারিয়ে ফেলছেন আপনি সারা জীবন আমল করে সারা জীবন আপনি খেটে দৌড়ালেন চললেন অথচ আপনি সরল পথে না থাকার কারণে সঠিক পথে না থাকার কারণে আপনি বেহেস্টে যেতে পৌঁছতে পারলেন না আপনি চলে গেলেন জাহান নামের পথে কেন যে আপনার ওই শত্রু আপনাকে জাহানের পথে নিয়ে যাওয়ার জন্য আল্লাহর কাছে ওয়াদা করে এসেছে শয়তান আল্লাহ কাছে ওয়াদা করে এসেছে বলেছে আমি মানুষের সামনে পিছনে ডাইনে চতুর্দিক থেকে মানুষকে প্রলোভন দিয়ে মানুষকে বিভিন্ন ভাবে পদ হারিয়ে আমি মানুষকে জাহান্নামি করে আমি দল বল নিয়ে জাহান্নামে চলে আসব এবং আল্লাহ বলেছেন যে আমি তোমাকে এবং তোমার যারা তাবেদার তাবেদারি করবে সবাইকে দিয়ে আমি জাহান্নাম পরিপূর্ণ করব এই জন্য করে তার কাজ সে চালিয়ে যাচ্ছে আর আমরা ওই পদ মানে সঠিক পদ ইসলামের যে আসল সঠিক আমল সহি আমল সহি সুন্নত সেটাকে সেটা সেই সম্পর্কে আমরা জ্ঞান অর্জন করি না মনে করি এটাকে শিখবে কে এটা নিয়ে এটা এটা এটা আমাদের সাবজেক্ট না এটা হচ্ছে ওই মাদ্রাসায় যারা থাকে এটা হচ্ছে ওই মসজিদে যারা থাকে ইমাম সাহেব তারপরে মাদ্রাসার শিক্ষক ছাত্র তাদের সাবজেক্ট তারা শিখবে তারা এটাকে আলোচনা করবে এটাকে চর্চা করবে তারা এটা আমাদের বিষয় নয় ফলে আমরা শিখি না সঠিক পথটা জানি না যার জন্য আমার আপনার ইচ্ছা সৎ থাকা সত্ত্বেও আমি সঠিক পথে থাকবো তারপরে সঠিক পথে থাকা সম্ভব হয় না আমাকে নিয়ে চলে যায় কোন পথে আমাকে নিয়ে চলে যায় একটা সুন্দর করে একটা আমল আমার সামনে সুসজ্জিত করে তুলে দিয়ে দেয় আর আমি মনে করি কি না এটাই বোধ একটা ইসলাম এটাই বোধ একটা সুন্দর একটা একটা আমল তখন আমি সেই আমলটা করতে থাকি ফলে আমল করে কষ্ট করলাম রাত দিন কষ্ট করার সত্ত্বেও আমি আমার ওই আমার আল্লাহ কাছে গ্রহণীয় হলো না আমার ওই আমার আল্লাহ কাছে গ্রহণীয় হলো না হলো না বলে আমি এত কষ্ট করা সত্ত্বেও আমার সব বরবাদ হয়ে গেল পরিশেষে নাউজুবিল্লাহ আমিন জালেক ওই লোককে জাহান্নামে যেতে হয় এই জন্য করে রসুল্লাহ সাল্লাম ওই হাদিসটিতে আবার ফিরে যাই হাদিসটিতে বললেন ইয়া কুমা মোহদা ওমর বাঘ ভালুককে যেভাবে ভয় পাও ঠিক সেইভাবে নব উদ্ভাবিত কর্ম নব উদ্ভাবিত আমল যে আমলের পিছনে কোনো দলিল নেই যে আমলের পিছনে কোনো আয়াত নেই কোনো হাদিস নেই রৌসলামের যুগে ছিল না সাহাবাহামের যুগে ছিল না এমন আমল থেকে তোমরা দূরে থাকো কেন এই আমলটা করলে সে আমলটাকে বলা হয় বেদাত এবং সেই বেদাটা হচ্ছে গুমরাহি গুমরাহি জাহান নামের দিকে নিয়ে যায় সেই জন্য ভাই সব আপনার আমার কি আমল এই আমলটা কোনো জামাতবদ্ধ আমল নয় যেমন আল্লাহ হকবর বলে যখন মসজিদে আজান হয় তখন প্রত্যেকটা মানুষ যাকে মসজিদে যাওয়ার শক্তি রাখে তাকে মসজিদে গিয়ে জামাতবদ্ধ হয়ে নামাজ পড়তে হয় এটা ফরজ যদি না না যায় তাহলে ফরজ তরা হয়ে গেল তাহলে এই নামাজটা এটা হচ্ছে জামাতবদ্ধ আমল কিন্তু নামাজ ছাড়া অন্য যত আমল রয়েছে সে আমলগুলো জামাবদ্ধ নয় যেমন তসবি আপনি একাকি পড়বেন সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর একাকি আমল এরপরে রৌসালাম দৌরুদ পাঠ একাকি আমল এবং বিভিন্ন আপনি এইখান থেকে আপনি এখানে বসে আছেন আপনি কতবার একাকি রৌসালাম দৌড় পাঠ করতে পারেন আপনি মসজিদে যাওয়ার সময় দৌড় পাঠ করতে পারেন মসজিদ থেকে বের হওয়ার সময় বাড়িতে উঠতে বসতে যখনই রসুল সাল্লামের স্মরণ হবে আপনি দৌড় পাঠ করবেন এটা হচ্ছে দৌড়টা হচ্ছে কি একা কি আমল এটার জন্য জামাত নেই জামাতবদ্ধ আমল নয় অথচ এই আমলটাকে কিছু সংখ্যক লোক বিভিন্ন সময় এই আমলটাকে সুসজ্জিত সুসজ্জিত করেছে কিভাবে যে আমলটা কিন্তু জামাতবদ্ধ আমল এই আমলটা কিন্তু একসঙ্গে করতে হয় সবাই মিলে একজন কিছু গদ পড়বে এরপরে আবার টান ধরবে কেউ বলবে আল্লাহ তারপরে বাকি সাল্লাহ এইভাবে একটা জামাতবদ্ধ আমল হালকার আমল এই এইভাবে আমলটা করতে হয় অথচ এই নিয়মটা ইসলামে নাই এই নিয়মটা রহুসলামের যুগ হয় নাই সাহাবাকার যুগ হয় নাই যে খোলাফার আশিদিনের যুগে হয় নাই কোন ইমামগণ কেউ কোন ফতুয়া দিয়ে যায় নাই যে এই আমলটা দরুদের আমলটা জামাতবদ্ধ হয়ে করতে হয় অথচ আপনার আমার সামনে এই আমলটা অত্যন্ত সুন্দর না জামাতবদ্ধ হয়ে করতেই হবে মাঝে সাজে যে কোনো পর্বে নতুন দোকান নতুন বাড়ি বা যে কোনো কাজের জন্য হোক না কেন বা সময় সময় মতো হোক না কেন বা কোনো উদ্দেশ্য সফল সফল হওয়ার জন্য হোক না কেন আমাকে কিছু আলেম ওলামা তালবিদিন ছাত্র ডেকে এনে তাহলে কি করতে হবে আমাদেরকে এই দৌড়টা পড়তে হবে কাজে সবাই মিলে হবে দৌড়টা পড়তে হবে সেখানে মিষ্টি হয়তো আনতে হবে না কি জিলাপি আনতে হবে না মন্ডা আনতে হবে না কোনো কিছু হইতে হবে আমি উপান্তর বলছি না এটা হচ্ছে আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে খুবই হচ্ছে এটা তাহলে এটাকে সুন্দর দেখা আছে যদি বলেন যে ভাই এইভাবে তো দৌড়টা পাঠ করার নিয়ম এটা তো ইসলামে বলে যান নাই এই নিয়ম তো ইসলামে নাই তখন বলে কি যে এটা তো কোনো খারাপ কাজ না এটা তো একটা ভালো কাজ এই দরুদের কথা বললে মানুষরা এসলো কিছু দিনের আলোচনা হলো কিছু সিরাতের আলোচনা হলো কিছু ইসলামের সুন্নত তরিকার আলোচনা হলো সে আলোচনাগুলো শুনলো উপরন্ত সবাই মিলে দৌড় এক মানুষ পড়ে না সবাই মিলে পড়লো আমল হইলো তা আমলটা খারাপ কোথায় এইভাবে সুন্দর সুসজ্জিত করা হয় আমলটাকে সুসজ্জিত করে দিলে তারপরে এই আমলটা মানুষেরা করছে আপনি যদি নিষেধ করতে চান বলবে যে তাহলে আপনি কি আপনি কিছু বুঝেন না আপনি কেন এটা নিষেধ করছেন এটা তো সুন্দর আমল এটা গুণের কাজ নয় এইটাই হচ্ছে বেদাত এইটাই হচ্ছে বেদাত অনেকে বলে কি তাহলে আপনি যে প্লেনে উঠেন আপনি যে গাড়িতে উঠেন আপনি আগে তো রুল উঠে ভিড়ে চড়ছিল চড়তো গাধা ভিড়ে চড়তো তা এখন আপনি গাড়িতে চড়েন কেন আপনি প্লেনে চড়েন কেন এটা বেদাত নয় বুঝে না বেদাতের সংজ্ঞা হচ্ছে যে যে আমলটা আপনি সবের জন্য করবেন যে আমলটা আপনি ইসলামের আমল মধ্যে গণ্ডিবিতে সুমার করবেন যে আমলটাকে আপনি ইসলামের আমল দিনই আমল বলে সোয়াব বলে আপনি করবেন সেটাই হবে দাঁত আর প্লেনের সোয়াব আপনার সোয়াব নয় সোয়াবের জন্য না এবং আপনি গাড়িতে সেজে সবের জন্য চড়ছেন না বিভিন্ন ধরনের আপনার প্রকৌশলী বিভিন্ন ধরনের আপনি এই যুগে যে বের হয়েছে যে মানুষের সুবিধা যে আল্লাহ দিয়েছেন সেগুলো আপনি ব্যবহার করবেন সেগুলো সবের জন্য করছেন না সেটা দিনের কোনো বিষয় না আজকে এইখানে মাসাল আমরা এখানে বসেছি এইভাবে এটা দিনে আমরা যে কথাটা শুনবো ওয়াজটা শুনবো সেটা হচ্ছে দিনের কথা সেটা হচ্ছে সোয়াব আপনি এই যে এই যে আজকে ওয়াজটা এটা যদি এত সুন্দর একটা পরিবেশ না হয় যে ময়দানেই হইতো এটা কোনো জায়গায় এমনি হইতো সেখানে যেভাবে সোয়াব পাইতেন আপনি এখানে ওই ওই একই সোয়াব পাচ্ছেন এইটার জন্য আবার সোয়াবের বৃদ্ধি হচ্ছে না বরঞ্চ অনেক সময় সব কমেও যেতে পারে যদি কেউ বলতে না যারা হয়তো ওই ময়দানে গরমে রোদে সেখানে হয়তো অনেক লোক যেত না এইখানে যে না ওখানে একটু আরামও পাবো যাই তাহলে এই ধরনের চিন্তা হলে তাহলে সব আবার কমও হয়ে যেতে পারে তাহলে ভাই সাহেব যে কথা বুঝাতে চাচ্ছি যে দেখুন যে বেদাত হচ্ছে ওই জিনিস যে জিনিসটা আপনি সবের নিয়তে ইসলামের কাজ মনে করে করবেন সেটাই বেদাত এবং সেইটাকে সুসজ্জিত করছে এক শ্রেণীর লোক এক শ্রেণীর আরবি শিক্ষিত লোকই বলা যেতে পারে এগুলো সুসজ্জিত করছে করে মানুষকে এইভাবে বেদাতের দিকে ঠেলে দিচ্ছে তাহলে এটা একটা মস্ত বড় ফেতনা এইটা এই ফেতনাটাকে আমি বাঁচতে গেলে তখন আপনাকে করতে হবে ঠিক আছে আপনি যে এই সিলসিলাটা এই যে এই যে সুন্দর যে এই যে দরুদের যে নিয়মটা আপনি করলেন এই যে দলিলটা কোথায় এই যে সুনরটা কোথায় এই যে তাহলে যে সেইখানে আপনি যে শূন্যত তরিকা আপনি শূন্য তরিকা আপনি খুঁজতে চান তখনই আপনি এই ফেতনা থেকে বেঁচে আসতে পারবেন এই একটা তাছাড়া আর কোনো পন্থা নেই আর ওই কথাটাই ওই হাদিসটাতে রহুসালাম বললেন যে দেখো যে আমার পরে যারা আরো আসবে দুনিয়ায় তার ফাঁসা যারা একতলা হাসান কাসিরা অনেক একতলাক দেখবে অনেক বিভ্রান্তি দেখবে একজন এক কথা বলবে তখন কি করবে তখন সেই মুহূর্তে সুন্নতি আমার সুন্নত সেই মুহূর্তে বেশি জোরে করে জোরে সরে ধরবে এবং খোলাফার আসলে সুন্নত ওই সময় বেশি জোরে সরে ধরবে ধরো যদি এমনকি বলা হচ্ছে আজ্জু আলাইবে কারণ কেন এই এই শব্দটা পরে তামাসাকু বেহা ও আব্দু আলাইবে নওয়াজিজ মানে একবার হাত দিয়ে শক্ত করে ধরবে এরপরে দাঁত দিয়ে যদি প্রয়োজন হয় এই যে এই নওয়াজিজ বলা এই যে যাদের সুতা কাটে ব্যাস মানে বা চিকন জিনিস যে এমনি দাঁত দিয়ে ধরলে আটকে না কিন্তু যখন আপনি এই দাঁতের ভিতরে ফেলবেন তখন সূক্ষ্ম থেকে সূক্ষ্ম জিনিসও আপনি ধরতে পারবেন এই কথাটা হোসেন কেন বললেন যে এই মুহূর্তে কিন্তু আপনার কাছ থেকে শূন্য ছুটে চলে যাবে আপনি এমন একটা ফেতনা যে আপনি সেই সময় সেই শূন্যতার কথা বললে সেটা আপনি কি বুঝতে পারবেন না যে তখন যেটা বেদাত সেইটাই প্রাধান্য পেয়েছে বেদাতটা উপরে উঠে গেছে আর শূন্যটা তলে পড়ে গেছে সেই সময় শূন্য সুমত করে সহি সুমত করে আপনি লোক যদি চিল্লায়ও তখনও আপনি ওটাকে ধরতে পারবেন না ছুটে চলে যাবে সেই এই সমস্ত শব্দ ব্যবহার করেছেন যে দাঁত দিয়ে ধরার প্রয়োজন হলেও এই দিন এই দাঁত দিয়ে সেইভাবেও তুমি তোমরা ধরবে আব্দু আলাই হবে নওয়াজিজ এবং এই দাঁত দিয়ে ধরার প্রয়োজন হলেও সেইখানে ধরবে কারণ তাহলে বোঝা গেল যে শূন্যটা ছুটে চলে যায় ভাই সব এমন একটা পর্যায়ে আমরা এসেছি যে দেখুন আমি আরেকটা মেশাল দিয়ে দেয় সুন্নত কিভাবে ছুটে চলে যায় এই যে আমি একটা মেশাল দিয়ে দেই সহি বোখারি এবং সহি মুসলিম থেকে প্রমাণিত যে রসুল্লাহ সাল্লাহ আলাহ সাল্লাম যে নামাজ আদায় করতেন যে নামাজটা সবচেয়ে বড় আমল যে নামাজটা রসুল আদায় করতেন সেই নামাজটাতে কিছু আমরা যেভাবে নামাজ আদায় করতেছি সেই নামাজে কিছু অতিরিক্ত আমল সই হাদিস থেকে প্রমাণ পাওয়া যায় যেমন আমরা যখন প্রথমবার আল্লাহ আকবার বলে হাত উত্তোলন করি এইভাবে নামাজের ভিতরে আরো তিনবার হাত উত্তোলন করার প্রমাণ এবনে উমর সাহাবি থেকে প্রমাণিত হয়ে আসছে এবং বুখারি শরীফের হাদিস সেটা এরপরে আরো কি যে রহুসাল্লাহ একটা কথাই বলি যে এইটাতে আপনি যদি এখন যারা আমাদের দেশে আমল করে আসতেছে এবং এই আমলটা করে না এই আমলটা বাদ দিয়ে দিচ্ছে আপনি যদি ওই বুখারি শরীফ খুলে এইভাবে হাদিসটা দেখিয়ে দেন তারপরে বলবে যে না এটা মান আর যোগ্য না এমন কি হাদিসটাকে বাদ দেওয়া এমন ভাবে সাহাবাহামের উপরে এমন ভাবে তহমত তারা লাগায় যে কিনা ওই একটা যুগ ছিল যে রসুল সাল্লাহ তাল্লাহ সাল্লামের পিছনে এই যারা নামাজ পড়ত তখন তারা নতুন মুসলমান এই সদ্যমতো মুসলমান হয়েছে মূর্তির মোহাব্বত তারপরে ওই যারা মূর্তি পূজার মোহাব্বত তাদের মন থেকে যায় নাই তখন তারা করতো কি তখন ওই বগলের তলে তারা মূর্তি রাখত বা বুকে মুক্তি মূর্তি ধরে রাখতো এই জন্য হুকুম দিয়েছেন কি যে হাত উত্তোলন করতে হবে তাহলে মূর্তি থাকলে পড়ে যাবে নাউজুবিল্লাহ এমন ভাবেও ওই হাদিসটাকে সহি সাবেত হাদিসটাকে বলতে পারে না হাদিসটা রুসলাম থেকে নয় বলতে পারে না কারণ অস্বীকার করার উপায় নাই তখন এইভাবে যুক্তি দিয়ে আমলটাকে থেকে মানুষকে দূর করা দূরে রাখার চেষ্টা করতেছে তাহলে এই মুহূর্তে ওই হাদিস সহি হাদিসটা থাকা সত্ত্বেও হাদিসটা চলে যাচ্ছে আপনার কাছ থেকে তখন রসুলা বললেন আজু আল্লাহের নামাজেশ প্রয়োজন এই হাদিসটাকে তোমরা সুনোটাকে এইভাবে ধরে রাখবে তখন কারণ ওই হাদিসটি এমন ভাবে ফেতনায় ফেতনার চক্রে হাদিসটার উপর আমল চলে যাচ্ছে যে এইখানে আপনি শক্ত করে না ধরেন তো আপনি পারবেনই না কারণ আপনাকে যদি আপনি এখন শুরু করেন যদি এখন আপনি বাংলাদেশে যান বিভিন্ন পরিবেশে আপনি যদি শুরু করেন যে ওই অতিরিক্ত যে আরো হাত উঠানোর যে আমলটা শুরু যদি করেন তখন আপনার ভাই বলবে যেটা কি ভাই এটা কই কই পাইছে ওয়াহাবিদের আমল এই কই থেকে আনছে এটা আপনার মা বলবে আপনার ভাই বলবে আপনার পাড়া প্রতিবেশী বলবে মসজিদের ইমাম সাহেব মহাজন সাহেব সবাই এগুলো বলবে এইভাবে বলাতে দেখবেন যে আপনি যে বুঝে গেছেন সই হাদিসটা এই হাদিসটা বলে এখন আমল করতে পারতেছেন না চলে যাচ্ছে ছুটে চলে যাচ্ছে পারিপার্শ্বিকতায় ফেতনার প্রকোপে আপনি ওই আমলটা আর আপনার ধরে দেখতে পাচ্ছেন না সেই জন্য রসুলাম এখানে বললেন যে আব্দু আল্লাহ নামাজ প্রয়োজনে আপনি তোমাকে এই দাঁত দিয়ে হলো সূক্ষ্ম থেকে সূক্ষ্ম জিনিস ধরতে হয় এই দাঁত দিয়ে এই দিয়ে ধরলেও ধরে রাখতে হবে ওই সময় না এটা আটকে পারবে না ঠিক কিনা বলুন আপনারা পরীক্ষা করে দেখেন ঠিক কিনা এরপর বলে কি যে দেখো এই যে জোরে আমিন বলা এটা প্রমাণ আছে জোরে আমিন মানে জেহরি নামাজে ইমামের পিছনে ইমাম জোয়ালিন বললে জোরে আমিন বলতে হয় পিছনে এবং আমলটা এই দেশেও আছে বিভিন্ন জায়গায় আছে মোকামুদিনায় আছে আমাদের বাংলাদেশেও বহু এলাকায় এই আমলটা আছে এবং সই হাদিস থেকে প্রমাণিত যেখানে এই আমলটা নাই যে মসজিদে বা যে সমাজে এই আমলটা আমি মেশাল দিয়ে বলছি নাই সেইখানে আপনি এই সই হাদিসের উপর আমল করতে যান তখন আপনাকে বলবে আমি তুই হাদিস বুঝে না ওরা কেন যে ওই কি রসুল সাল্লাহ সাল্লাম ওই শুরু যুগে যখন ঠিক আছে হাদিসটা সহি কিন্তু রসুল সাল্লাহ তাল্লাহ সাল্লাম শুরু যুগে যখন ওই নামাজ পড়তেন আল্লাহ নামাজ শুরু করে দিতেন তখন সাহাবা রামের মধ্যে অনেকেই ওই চলে যাইত আল্লাহ যখন আমাদের ঢুকতেন তখন ওই জামাত ছেড়ে দিয়ে অনেকে চলে যাইত তখন রুজরাম বলছেন যে তাহলে আমি যখন অল্প বলিন বলবো তখন আমিন বলি তখন রুজরাম মানে হিসাব করে নেবেন যে না লোকগুলো আছে না নাই না উজুবিল্লাহ এই যে এই ফেতনা ফেতনা কি গাছের ফল যে এইভাবে ফেতনা দিয়ে এমন ভাবে বুঝ দিয়ে দিতেছে এখন এত বড় সহি হাদিসটা হাদিসটা সব স্বীকার করতেছে হাদিসটা সহি তখন এই হাদিসটা চলে যাচ্ছে এই হাদিসটা আমল চলে যাচ্ছে ছুটে যাচ্ছে কি করবেন আপনি দেখবে অনেক ইখতলাফ সে ইখতলাফ থেকে বাঁচবে কিভাবে তখন ওই আড়াই আলাইকুম সুন্নতি শক্ত করে যারা আরবি বুঝেন তারা বুঝতে পারবেন যে কত কঠিন শব্দ এগুলো আড়াই আলাইকুম সুন্নতি সুন্নতকে শক্ত করে ধরবে তামাজ সাপু বেহা এবং শক্ত করে হাত দিয়ে ধরবে আব্দুল আলাবের নামাজ কতগুলো আছে এখানে মানে শব্দ প্রয়োগ করছে ইসলাম যে হাদিসটা ছুটে যায় কারণ জানে যে এটা ছুটে চলে যাবে এইভাবে আরো অগণিত ভাই সব তাহলে আমরা আমাদের উচিত যে ফেতনার যুগে আমাদের উচিত যে আমরা যদি সহি সুন্নত মোতাবেক সহি পথে আমরা থাকতে চাই ফেতনার আমরা স্টিল থাকতে চাই তাহলে হাদিস কে সহি হাদিস কে আমাদেরকে অধ্যয়ন করতে হবে এবং সেটাকে শক্ত করে ধরতে হবে এইটা হচ্ছে সব সবচেয়ে বড় প্রধান কারণ সবচেয়ে বড় প্রধান একটা কি একটা উপাদান যে সৈহাদিসকে আপনি ধরে রাখতে পারবেন সাবাদ যেটা যে বিষয়টা আজকে আপনাদের বলা হলো এরপরে আসুন ভাই সব ফেতনা আরো কত আজকে তো অনেক সময়ের দরকার ছিল প্রথমে গুলা কি কি সেগুলোকে চিহ্নিত করা দরকার ছিল এরপর ওই ফেতনা থেকে আমি কিভাবে বাঁচবো সেটাকে আমার চিহ্নিত করার প্রয়োজন ছিল কিন্তু সময় মাত্র হয়তো এক ঘন্টারও কম সেই জন্য আমি শুধু সংক্ষিপ্ত আকারে খালি ইশারা করে আপনাদের কাছে বিদায় নিব ভাই সব ফেতনা এটা তো কোনো সামান্য এই চেতনা আমল আখলাকের চেতনা এরপরে মস্ত বড় চেতনা যেটা যেটা আপনার আমার আকিদা এবং ইমান চলে যাচ্ছে হয়তো সময় শেষ হয়ে গেল যে হোক তাহলে ভাই সব সবচেয়ে বড় ফেতনা যেটা যে আপনার ইমান আপনার আমল চলে যাচ্ছে আপনার ইমান আমল আপনাকে কি বলে আপনার আকিদা বিশ্বাসকে কেড়ে নেওয়া হচ্ছে এক শ্রেণীর লোক আমাদের আপনার আমল ইমানকে কেড়ে নিয়ে আপনাকে বেইমান করে জাহান নামে পাঠানোর চেষ্টা করতেছে যেমন আপনার আমাদের সরাসরি ঢুকে যাই যে কি আমার দেশে যে কবর মাজার খাঙ্কা এবং পীর মুরিদি যেটা নিয়ে বসে আছে মানুষেরা এই পীর মুরিদি এইটা মানুষের কি ইমান নিয়ে চলে যাচ্ছে মানুষকে শেরকে লিপ্ত করে মানুষকে জাহান নামের দিকে ছেড়ে দিচ্ছে এইটা থেকে আপনি বাঁচবেন কিভাবে এইটা তো সূক্ষ্ম জিনিস এটা কিভাবে বাঁচবেন তাদের দলিল হচ্ছে কি যে দেখো রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন যে মান মা সই হাদিস মান মাতা ওলাইসা আলাইহে বায়া মাতা মিতাতন জাহিলিয়া যে ব্যক্তি মারা যাবে এবং তার স্কন্ধে বায়াত নাই বায়াত সে কি হবে জাহান নামে জাহেলিয়াতের মৃত্যুবরণ করবে অর্থাৎ তার ইসলামের উপর তার মৃত্যু হবে না তাহলে ভাই সব এই মুহূর্তে তারা তখন বলে কি যে দেখো সেই বায়াত করতে হবে কার কাছে আমি পিসা আমার কাছে বায়াত করতে হবে এসো আমার হাতে হাতে বায়াত করো না জাহান নামে যেতে হবে তাহলে না তার বেহেস্ত দিতে পারবে না তখন মানুষরা দৌড় দিয়ে গিয়ে লাভ দিয়ে গিয়ে যে ঠিকে তো হাদিস আছে তখন বায়াত পড়ে আসো মান্নত নিয়ে যায় গরু নিয়ে যায় ছাগল নিয়ে যায় উট নিয়ে যায় মান্নত যেটা সবচেয়ে বড় যে মানুষ আল্লাহর জন্য সে নিয়ে যায় কবরে নিয়ে গিয়ে তাদের ইমান হারিয়ে ফেলে ভাই সব আজকে আপনাদের সামনে এই দেশে যারা এখানে উপস্থিত বায়াতের অর্থ যে কি সেটা স্পষ্ট ভাবে আপনারা এখানে জেনে গেলেন বায়াত হচ্ছে কি এই যে বায়াতের হাদিস্তার ইসলাম বলেছেন এই হাদিস্তার অর্থ হচ্ছে যিনি কোনো দেশের বা কোন এলাকার বা সারা পৃথিবীর যিনি খলিফা হবেন যিনি বাদশাহ হবেন আমির হবেন তখন তার উপরে বায়াত করা প্রত্যেকটা মুসলমানের উপরে ওয়াজেব এবং সেই বায়াত কিভাবে হতে হবে সেই বায়াত যদি সামনে থাকে আপনি হাত ধরে বায়াত করলেন ঠিক আছে যদি দূরে থাকে কোথা দিয়ে বায়াত করলেন ঠিক আছে যদি আপনি পৌঁছতে না পারেন তাহলে আপনার ইমান এবং বিশ্বাস রাখতে হবে এটা কাজ যে ওই ওই বাচ্চা দিন যে কথাটা বলবেন যে হুকুম দিবেন সেটা আমি কি মানব সেটা আমি মেনে যাব এবং তার বিরুদ্ধে কোনো কথা বলবো না এইটাই বায়াত আজকে সেটা প্রমাণ হয়ে গেল এই যে বাচ্চা ফাহাদ তিনি ইন্তেকাল করে গেলেন কি সুন্দর ভাবে তার ভাই বাচ্চা আবদুল্লাহ তারপরে কিভাবে বায়াতটা হয়ে যাচ্ছে দেখছেন এই হচ্ছে বায়াতের অর্থ প্র্যাকটিক্যাল অর্থ শিখে নিয়ে যান আজকে যারা এই হাদিসটা দিয়ে ধোকা দিচ্ছে মানুষকে যা সব বায়াত বায়াত তারা হচ্ছে ইসলামের শত্রু ভাই সব ইমানের শত্রু তারা ইসলামের শত্রু মানুষের আমল আখলাক ইমানকে লুট করে নিয়ে গিয়ে তারা কি করছে তারা ওই মানুষকে জাহান্নামের দিকে ঠেলে দিচ্ছে খবরও তাদের কাছে যাবেন না সেই মুহূর্তে আবার তাদের খপ্পরে যাবেন না একটা কি সুন্নত মোতাবেক কিভাবে রসুনে বায়াত করেছিলেন কিভাবে অবকর রসুনে বায়াত করেছেন কিভাবে বায়াত হচ্ছে এইভাবে বায়াত আপনারা করবেন তাহলে ইনশা আল্লাহ আপনারা বেঁচে যাবেন আমরা বেঁচে যাব না হয় তো তাদের খপ্পরে গেলে আমরা আমাদের ইমান হারিয়ে ফেললো ভাই সব এছাড়া কোন আমি স্পষ্ট ভাবে একটা মাসালা বা ফতুয়া দিয়ে যাচ্ছি আমি হয়তো বিস্তারিত বলার চেষ্টা করছিলাম কিন্তু যেহেতু সময় নেই ভাই সব কোন দেশের কোন বাদশাহ সে যে কোনো পন্থায় যে কোনো নিয়মে গণতন্ত্রের মাধ্যমে নিয়ে হোক মানে অভ্যুত্থান করে হোক বা সিলেকশনের মাধ্যমে হোক বা হাল্লুল আকদ যে যারা তাদের ভোটের মাধ্যমে হোক যেভাবেই হোক কোনো দেশে যদি কোনো বাদশাহ যদি এসে যায় এবং এসে সে যদি নামাজ কায়েম করে শুধুমাত্র নামাজ প্রতিষ্ঠা করে নিজে এবং তার দেশে তাহলে সে ইসলামী বাদশাহ হলো এই বাদশার বিরুদ্ধে কোনো কিছু কথা বলা যাবে না এই বাচ্চার বিরুদ্ধে কোনো দল পাকানো যাবে না এবং এই বাচ্চার উপরে বায়াত সম্পূর্ণভাবে প্রত্যেকটা মুসলমানের উপর অজেব বাংলাদেশের প্রেক্ষাপটে বলি বাংলাদেশে যে কোনো ভাবে কোনো সরকার যদি বাচ্চা হয়ে হয়ে যায় এবং সে যদি নামাজ কায়েম করে এবং নিজে নামাজ পড়ে তাহলে তার বিরুদ্ধে কোনো কথা বলা যাবে না অনুচিত ইসলাম নিষেধ করেছে হ্যাঁ কখন বলা যাবে যদি এমন কোন কুফুরি কথা এমন কোন কুফুরি কাজ যদি সে করে যে কুফুরি কাজটার ক্ষেত্রে মানে আপনার ইয়া আছে কি বলে আপনার কট্ট দলিল আছে আল্লাহর পক্ষ থেকে কট্ট দলিল দিয়ে পুরো আনা যাচ্ছে যে সে কুফরি কাজ করেছে কাফের হয়ে গেছে তখন কথা বলা যায় আছে তাও অত্যন্ত হেকমতের সহিত আমি কথা দীর্ঘায়িত করতে চাচ্ছি না এইভাবে যে ফেতনার যুগে সর্বশেষ কথা এটাই যে ফেতনার যুগে মানে আরো আমার পরে বক্তব্য রাখবেন মাসাল্লাহ আমাদের মানে প্রধান অতিথি কথা রাখবেন সময় শেষ এই সর্বশেষ কথা এটাই যে ফেতনার যুগে যুগে আপনি আমি যদি আমার ইমান এবং আমল রক্ষা করতে চাই তাহলে আমার আপনার উপরে উচিত যে আমরা সব সময় প্রত্যেক ছোট বড় সর্বক্ষেত্রে আমরা দেখব যে রসুল সাল্লাহ সুন্নতের ফয়সালা এখানে কি আছে এবং সুলামের পরে যে খলফায় রাশেদিন তাদের সুন্নতের ফয়সলা এখানে কি আছে সাহাবাগের সুন্নতের ফয়সলা কি আছে এটা যদি আমরা দেখি এবং সেই মোতাবেক চলি তাহলে ইনশা আল্লাহ কোন ফেতনাই আপনার আমার ইমান নষ্ট করতে পারবে না আমল নষ্ট করতে পারবে না আমি এই কথা কথা বলেই শেষ করলাম এবং সর্বশেষ আবারও আপনাদেরকে সুক্রিয়া জ্ঞাপন করলাম যে চুটাফাটা যে কিছু কথা আমার মুখ থেকে আপনার অত্যন্ত মনোনবীর সঙ্গে শুনলেন এবং আমি হয়তো গুছিয়ে সে তেমন করে বলতে পারি না ব্যস্ততার কারণে আমি আসতেই আবার রাস্তায় আমার মাথা আউড়িয়ে গেছে যে পৌঁছতে পারবো কিনা যে হোক তারপরেও যে বলতে পারলাম এই জন্য নিজেও খুব অত্যন্ত নিজেকে একটা ধন্য মনে করছি আখরে দাওয়ান আলহামদুলিল্লাহ রবিল্লা আলম শুক্র আল্লাহম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতহ